أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله হ্যাঁ বোন আমি মিসেস ভাবনা আনসারি আমি আগে কিছু কথা বলবো এগুলো প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার জন্ম হয়েছে একটি জৈন পরিবারে বড় হয়েছি হিন্দু পরিবেশে পড়াশোনা করেছি খ্রিস্টান প্রতিষ্ঠানে আর বিয়ে করেছি একজন মুসলিমকে আমি ইন্ডিয়ার বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছিলাম আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত আছি গভীর আগ্রহে অপেক্ষা করছি ইসলামকে যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি আজ এখানে আপনার লেকচারে শুনলাম আপনি যা কিছু বললেন ইসলাম ধর্ম সম্পর্কে যা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক কিছু জেনেছি অনেকটা পুনর্জন্ম বা রিবর্ন তবে আপনি সেসব কথা বললেন আর ইসলামও যেগুলো বলছে মাফ করবেন আমি দেখি যে মুসলিমদের বেশিরভাগই এগুলো মেনে চলে না তারা আমাকে আকৃষ্ট করছে না আপনি কি কোনো সমাধান দিতে পারবেন কারণ আপনি যখন ইসলামের মৌলবাদ নিয়ে বললেন সেটা পজিটিভ যখন অসহিষ্ণুতা নিয়ে বললেন সেটাও পজিটিভ কিন্তু বাস্তবে এমনটা দেখি না এ ব্যাপারে কি কিছু বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই আপনাকে স্বাগত জানাই আপনি বললেন রিবর ইসলাম ধর্মের সঠিক শব্দটা হলো রিভার্ট আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতার নিয়ে জন্মায় সে জন্মায় মুসলিম হয়ে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে প্রত্যেক শিশুই যখন সে জন্মগ্রহণ করে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এরপরে নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা তার শিক্ষকেরা তারপর সে হয়ে যায় অগ্নি উপাসক ভুল পথে চলে যায় তাই কেউ একজন যদি ফিরে আসে তার পুরনো ধর্ম বিশ্বাসে দিন উল ফিতারে এখন সঠিক শব্দটা কনভার্ট না বা বিবর্ণনা এটা হবে রিভার্ড তাই আপনাকে এই শান্তির ধর্মে ফিরে আসার জন্য অভিনন্দন যাতে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারেন এবারে প্রশ্নটা নিয়ে বলি আমার লেকচার শুনেছেন তার কিছু পয়েন্টে আপনি একমত আপনি ইসলাম সম্পর্কে পড়েছেন তবে এখানে আপনার আপত্তিটা হলো যে মুসলিম বা আপনার মতে বেশিরভাগ মুসলিম তারা ইসলামের শিক্ষা মেনে চলছে না এখানে সমাধানটা কি বোন আমি আপনার সাথে একমত এ ব্যাপারে আমি একমত যে অনেকেই এগুলো মানে না তবে পরিসংখ্যান বলছে যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে আপনারা মাথা গোনেন ধর্মের অনুসারীদের সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে আছে খ্রিস্টান ধর্ম প্রায় দুইশো কোটি মানুষ ইসলাম একশো কোটি থেকে চল্লিশ কোটির মতো তবে যদি দেখেন কতজন তাদের ধর্মটা পালন করে বেশিরভাগ হচ্ছে ইসলাম এক নম্বর সবচেয়ে বেশি তবে আমি আপনাদের সাথে একমত যে জনসংখ্যার দিক থেকে কারণ প্রায় একশো কোটি মুসলিম এখানে যদি পার্সেন্টেজ করেন সেটাও হবে কয়েক লক্ষ এই মুসলিমরা তাদের ধর্ম পালন করে না সেজন্য বোন ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না প্লিজ আমি সবসময় বলি কোন ধর্মকে বুঝতে চাইলে তার অনুসারীদের দেখলে হবে না দেখতে হবে ধর্মগ্রন্থগুলো প্লিজ আমাকে দেখবেন না আপনার আশেপাশের মুসলিমদের দেখবেন না আপনাদের একটা গাড়ি আর ড্রাইভারের উদাহরণ দিয়েছিলাম আমি একটা গাড়ি কত ভালো সেটা জানার জন্য এমন একজন লোককে গাড়িতে বসালেন যে গাড়ি চালাতে জানে না তারপর সে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলো দোষ দেবেন কাকে গাড়ি কেনা ড্রাইভারকে ড্রাইভারকে দোষ দেবেন তাই প্লিজ মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না সেজন্য এই লেকচারটা হচ্ছে সবার জন্য মুসলিম অমুসলিম সবার জন্য যেসব মুসলিম দিশেহারা আমরা তাদের সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি কারণ হয়তো তারা নামেই মুসলিম আমরা চাই তারা ধর্মের নিয়ম পালন করুক একই সাথে ইসলাম ধর্মের বাণী আমরা অমুসলিমদের কাছে প্রচার করছি যাতে তারা এই ধর্মটাকে বুঝতে পারে তারপর ধরেন আপনি জন্মেছেন হতে পারে জৈন পরিবারে আপনার চারপাশে অনেক মুসলিম ছিল বিয়ে করেছেন মুসলিমকে হয়তো আজকে আমার লেকচার শোনার পর ইসলাম সম্পর্কে জানার পর আপনি এই বিশ্বাসে ফিরে আসবেন আপনি আরো বললেন যে আপনার ক্ষেত্রে তখন শুধু নাম রাখার জন্য আপনার নামের পরে আনসারি লিখেছেন কিন্তু এখন আপনি এই বিশ্বাসে ফিরে এসেছেন সেজন্য অভিনন্দন জানাই আর প্লিজ বোন যদি কোনো মুসলিমকে দেখে ইসলামকে বুঝতে চান সেরা দৃষ্টান্ত হচ্ছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই পবিত্র কোরআন আর নবীজির কথাগুলো এখানে মানুষ জাতির সব সমস্যার সমাধান মুসলিমদের দেখবেন না কিছু মুসলিম ধর্ম পালন করে আর কিছু মুসলিম ধর্ম পালন করে না তাই দেখবেন এই পবিত্র কোরআন বুঝে পড়েন মেনে চলেন ইনশাল্লাহ আপনি ইহকালে শান্তিতে থাকবেন আর পরকালেও শান্তি পাবেন ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ বোন আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই স্যার আমার নাম প্রফেসর শেঠি আমি পেশা একজন ইঞ্জিনিয়ার এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি প্রার্থনা করে আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য স্যার আমি ভগবত গীতা পড়েছি আমি রামায়ণ পড়েছি যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম তার কোরআনটা নিয়ে আমি দুইবার পড়েছি এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন আমি নামাজের দোয়াগুলো অনুবাদ করেছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা কর্মফল দিবসের মালিক আমি এভাবেই দশ বার পনেরো বার বিশ বার পড়ি তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি আর এটা আমার খুব ভাল লাগে আমার আয়ের উৎসটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে যেহেতু আমি অঙ্কে ভালো তাই স্টক মার্কেট নিয়েও অ্যানালাইসিস করি এখনো মার্কেটও খুব ভালো বুঝি ফিউচার অ্যান্ড অপশন আমি জানি না মানুষ স্টক মার্কেট কতটা বোঝে যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি তাই সবসময় আমার কিছু লাভ থাকে মাসের শেষ বেশ ভালো করি এটা একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না এভাবে আয় করার অনুমতি কি আছে গত তিন বছর এটা নিয়ে ভাবছি আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি তবে আমি হারাম আয় চাই না এটা নিষিদ্ধ হলে আমি আর কখনো এটা করব না তাহলে আমি শুধুমাত্র শিক্ষকতাই করে যাব আলহামদুলিল্লাহ স্যার আমার নাম প্রফেসর শেঠি আমি পেশা একজন ইঞ্জিনিয়ার এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি প্রার্থনা করে আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য স্যার আমি ভগবত গীতা পড়েছি আমি রামায়ণ পড়েছি যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম তার কোরআনটা নিয়ে আমি দুইবার পড়েছি এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন আমি নামাজের দোয়াগুলো অনুবাদ করেছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা কর্মফল দিবসের মালিক আমি এভাবেই দশ বার পনেরো বার বিশ বার পড়ি তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি আর এটা আমার খুব ভাল লাগে আমার আয়ের উৎসটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে যেহেতু আমি অঙ্কে ভালো তাই স্টক মার্কেট নিয়েও অ্যানালাইসিস করি কোনো মার্কেটও খুব ভালো বুঝি ফিউচার অ্যান্ড অপশন আমি জানি না মানুষ স্টক মার্কেট কতটা বোঝে যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি তাই সবসময় আমার কিছু লাভ থাকে মাসে শেষ বেশ ভালো করি এটা একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না এভাবে আয় করার অনুমতি কি আছে গত তিন বছর এটা নিয়ে ভাবছি আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি তবে আমি হারাম আয় চাই না এটা নিষিদ্ধ হলে আমি আর কখনো এটা করব না তাহলে আমি শুধুমাত্র শিক্ষকতাই করে যাব ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটাও ভালো লেগেছে যে উনি ভগবদ গীতা রামায়ণ এসব পড়ার পর দুইবার পবিত্র কোরআন পড়েছেন এর কথাগুলো মানেন ওনার ভগ্নিপতি একজন মুসলিম আর উনি হচ্ছেন অঙ্কে খুব ভালো আমি এক সময় অঙ্কে খুব ভালো ছিলাম স্কুলে থাকার সময় ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত ভালো নম্বর কথা বলি স্যার আপনার মতো কাউকে আমি দেখিনি আর আল্লাহ যদি চান আমিও আপনার মতো একদিন হব ঈশ্বর যদি চান যদি আল্লাহ চান তাহলে আমি একদিন আপনার মতোই হব ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথমে প্রশ্নের উত্তর দেই ইনশাল্লাহ তারপরে এই সম্পর্কে কথা বলবো আমাকে প্রশ্ন করলেন যে আপনি স্টক মার্কেটে ব্যবসা করেন সেখানে বিভিন্ন হিসাব নিকাশ করা হয় আর আপনি এই গাণিতিক বিশ্লেষণে এতটাই ভালো যে প্রতি মাসেই আপনার কিছু লাভ থাকে আপনার প্রশ্ন এটা কি হালাল না হারাম স্টক মার্কেটের কথা যদি বলতে হয় স্টক মার্কেট এটা হারাম না হারাম না আপনি যে স্টক নিয়ে ব্যবসা করছেন সেটা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হতে হবে ইসলাম ধর্মে যেটা হারাম সেটা হচ্ছে বিবাহ অর্থাৎ সুদ পবিত্র কোরআনে সব মিলিয়ে আট জায়গায় বলা হয়েছে আল্লাহ তালা বলছেন রিবা হচ্ছে হারাম সুরা ইমরানের একশো তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নিসার একশো একষট্টি নম্বর আয়াতে আছে সুরা বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াতে তিনবার বলা হয়েছে সুরা বাকার দুশো ছিয়াত্তর নম্বর আয়াতে এছাড়াও সুরা বাকার দুশো আটাত্তর নম্বর আয়াতে আছে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের বকেয়াটা ছেড়ে দাও তোমরা যদি সুদের বকেয়াটা ছেড়ে না দাও তোরা বাকারা দুইশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও আল্লাহ ও তার রাসুল তাহলে সুদের কারবার করা হারাম তবে শেয়ার মার্কেট এখানে ইসলামের কিছুটা নিয়ম মেনে চলা হয় সেখানে লাভ বা ক্ষতি হতে পারে শেয়ার মার্কেটে ব্যাংক থেকে লোন দেওয়ার ব্যাপারে আমরা তখন অংশীদার হই কারণ ব্যাংকিং সিস্টেমে ধনী লোক আরো ধনী হয় গরিব মানুষ আরো গরিব এভাবে সমাজে নতুন কালচার দেখা যেমন মেয়েদের টিজ করা তারপর বিভিন্ন জুয়ার আঁকড়া মদ খাওয়ার বার ইসলামের নিয়মটা আলাদা ইসলাম ধর্ম একটু আলাদা তাহলে ইসলাম আমাদের লাভ করতে উৎসাহিত করে স্টক মার্কেটে আপনি কি করেন শেয়ার কেনেন এভাবে আপনি সেই কোম্পানির সদস্য হয়ে গেলেন হোক one percent ten percent point one percent point zero one percent তাহলে ব্যবসায় লাভ বা ক্ষতি ইসলামে এটার অনুমতি আছে তাই আপনি যদি শেয়ারের ব্যবসা করেন আর সেই ব্যবসা যদি ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে করেন যদি আপনি এমন কোনো কোম্পানির শেয়ার না কেনেন যারা অ্যালকোহল বিক্রি করে যারা সুদের কারবার করে ফাইন্যান্সিয়াল কোম্পানি হতে পারে ব্যাংক অথবা কোনো ফাইন্যান্সিয়াল লিজিং কোম্পানি যেসব কোম্পানি অশ্লীল ছবি বানায় বা পর্নোগ্রাফি সমাজের জন্য এসব ক্ষতিকর জিনিস কোন কোম্পানি যদি এসবে ইনভেস্ট করে আপনি তেমন কোনো জায়গায় যাবেন না অ্যালকোহলিজম বা ড্রাগস বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ঠিক আছে ড্রাগস মানে কোকেন ব্রাউন সুগার অথবা নেকেড সিনেমা বানায় তেমন ফিল্ম কোম্পানি আপনি যদি এমন কোনো কোম্পানি শেয়ার কেনেন এটা হারাম দ্বিতীয়ত আপনি যদি অনুমান করে থাকেন যে এটা জুয়া খেলা আপনি তো স্টক মার্কেটে আছেন লোকে শেয়ার কেনে দুই সপ্তাহ পরে সেগুলো আবার বেঁচে দেয় হয়তো আগে থেকে জানে অথবা অন্য কোনো কারণে আর ইসলামে জুয়া খেলা হচ্ছে হারাম তাহলে আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কোনো সমস্যা নেই সেখানে ব্যবসা করেন এবং স্টক মার্কেটে আপনি ব্যবসা করতে পারেন আর স্যার স্যার আপনি আমার প্রশ্ন থেকে দূরে সরে গেছেন ফিউচার আর অপশন নিয়ে বলছিলাম এটা কি বলছি আমি বলছি আপনি দশ টাকা দিয়ে একশো টাকার শেয়ার কিনলেন তারপর সেটা বছরের পর বছর রেখে দিলেন বলছি আমি সামগ্রিকভাবেই বলছি একটা পয়েন্ট না ধন্যবাদ আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত এবারে ফিউচার অপশন নিয়ে বলছি যে আপনি কিছু শেয়ার কিনে ভবিষ্যতের জন্য রেখে দিলেন এরপরে সে শেয়ার থেকে কিছুটা রেখে বেচে দিলেন আমি জানি আপনি বেচতে পারেন কিছু অংশ রাখতেও পারেন তারপর আবার কিছু শেয়ার কিনতে পারেন সেটাও বেচতে পারেন আমি এটা জানি আমি হয়তো আপনার মতো এক্সপার্ট না তবে এ নিয়ে বলতে পারব ভবিষ্যতের কথা যদি বলেন এটার অনুমতি নেই এটা হারাম মার্জিন ট্রেডিং যেটা দেখবেন রিয়েল এস্টেট ব্যবসায় আপনি টেন পার্সেন্টে কিনলেন সেটার দাম বেড়ে গেল কারণ কোনো ফ্ল্যাট কিনতে গেলে টাকা দেবেন কিস্তিতে কিস্তির মেয়াদ দুই বছর এখন টেন পার্সেন্ট দিলেন পরে টোয়েন্টি পার্সেন্ট তারপর দাম বাড়লো আপনি বেঁচে দিলেন ঠিক আছে শেয়ারের ক্ষেত্রে এমনটা হয় না স্টকের ক্ষেত্রে এমনটা হয় না এক্ষেত্রে জিনিসটা আপনার হাতে নেই আপনি আংশিক টাকা দিয়েছেন তারপর অন্য কেউ আপনার পেছনে আসলো এটা যদি পড়ে যায় তাই হেজ ফান্ড থাকে হেজিং জানেন হেজ ফান্ড থাকে ইসলামে এইসব জিনিসের অনুমতি নেই তবে পিওর স্টক যদি সেটাই আপনার ব্যবসা হয়ে থাকে সেটা ইসলামিক হলে অনুমতি আছে আর এই কারণেই শীঘ্রই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর মাত্র কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ায় একটা ইসলামিক ইনভেস্টমেন্ট ফান্ড চালু করব ইনশাল্লাহ সেখানে আমরা সবাইকে সুযোগ দিতে চাই কারণ অনেক মুসলিমই জানে যে রিবা হারাম বা সুদ হারাম কিন্তু তাদের সামনে কোনো উপায় নেই অনেকেই শেয়ারের ব্যবসা করে কিন্তু জানে না এটা হালাল না হারাম তারপর তারা ব্যাংকের শেয়ার কেনে অন্যান্য হারাম শেয়ার কেনে যেমন মিডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদি প্রধানত এদেরকে পথ দেখানোর জন্য ইনশাল্লাহ তাদের হালাল আয় করার সুযোগ দিতে চাই আর সে সময় ইনশাল্লাহ আপনার জ্ঞান কাজে লাগলে আমরা আপনার পরামর্শ নেব ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের জ্ঞানকে ভালো কাজে লাগাবো এরপর আপনি আরো বলেছেন শেয়ারের ব্যবসা করে আপনি অনেক টাকা জমিয়েছেন এটার অনুমতি না থাকলে আপনি বাদ দেবেন এভাবে যে টাকা জমিয়েছেন এটা যদি অনুমোদিত না হয় আপনি বাদ দেবেন এখানে আসল কথা হলো আসল কথা হলো আমরা শান্তি চাই ইহকালে আর আখিরাতে পরকালের যে শান্তি সেটা দীর্ঘস্থায়ী শান্তি তাহলে যদি হালাল উপার্জন করেন ইনশাল্লাহ আপনি ইহকালেও ভালো থাকতে পারবেন পরকালেও থাকবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন শান্তি ও সাফল্য পান এই পৃথিবীতে এছাড়া পরকালেও শান্তি পান আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি আপনার সব কথাগুলো মেনে চলবো হ্যাঁ ভাই আমার নাম অভিষেক আমি চোদ্দ বছর বয়সে বাসায় ঝগড়াঝাটি করে পালিয়ে গিয়েছিলাম সৌদি আরবের এক লোক আমাকে তখন কেরালায় নিয়ে যায় তার কাছে ইসলাম সম্পর্কে জেনেছি দুই বছর আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি এখন সব দর্শক শ্রোতার সামনে সাক্ষ্য দিচ্ছি আসাদু আল্লাহ ইল্লাল্লাহ আশাহাদু আন্না মাহমাদান আব্দু আপনার প্রশ্নটা আপনি কি কোনো প্রশ্ন করবেন না স্যার ডক্টর জাকির কিছু বলবেন হ্যাঁ ভাই আপনাকে অভিনন্দন জানাই আপনাকে স্বাগত জানাই এই শান্তির ধর্মে আর আপনিও সাক্ষী দিতে পারেন যে সৌদিরা তরবারি ব্যবহার করেনি আপনাকে কি জোরজবস্তি করা হয়েছিল না জোরজবস্তি না বা বন্ধু না আমি স্বেচ্ছায় মুসলিম হয়েছি মাসাল্লাহ উনি স্বেচ্ছায় মুসলিম হয়েছেন আপনাকে করোনার একটা অনুবাদ দিতে চাই আপনি কি স্টেজে আসবেন আমি পেয়েছি আপনি একটা পেয়েছেন খুব ভালো মাসাল্লাহ আমি এখানে প্রথম লেকচার দিয়েছিলাম আট দিন আগে সেদিন এক বোন ইসলাম গ্রহণ করেছিলেন আমি তার চেহারাটা দেখতে পাইনি আমি শুধু বাম দিকের মাইকের প্রশ্নকারী চেহারাটা দেখতে পাই বাম দিকের মাইক আর কাউকে দেখতে পাই না প্রথম দিনের সেই মহিলাকেও আমি দেখিনি আর শনিবারে আইবিএস এ প্রশ্ন করল গোয়েন্দারা যে সেই মহিলা কোথায় বললাম আমি তো তাকে চিনি না আপনারা হয়তো টিভিতে তাকে দেখেছেন এখানে অনেক মানুষ আছেন টেলিভিশনে দেখলে হয়তো সেই মহিলাকে আপনারা দেখতে পারেন আপনি এখানে সাক্ষ্য দিতে পারেন যে আপনাকে জবরদস্তি করা হয়নি এখানে জবরদস্তি করা যায় না মুসলিম বানানো যায় না স্বেচ্ছায় করলে হতে পারে আমাদের এই দেশ আমাদের এই ইন্ডিয়া পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যে দেশের সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার প্রত্যেক নাগরিকেরই তার ধর্ম প্রচার ও পালন করার ন্যায্য অধিকার আছে এটা গণতান্ত্রিক দেশ এজন্য আমি গর্বিত কারণ এই দেশে মানুষ তার নিজের ধর্ম পালন ও প্রচারের অধিকার রাখে জবরদস্তি করে কোনো ধর্ম গ্রহণে বাধ্য করা এটা নিষিদ্ধ ইন্ডিয়ার সরকারের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ আর ইসলাম অনুযায়ী এটা নিষিদ্ধ জবরদস্তি করে কাউকে ইসলাম গ্রহণ করানো যাবে না আপনি তাকে বোঝান সে যদি বোঝে তাহলে খুব ভালো আর রাজি না হলেও কোনো সমস্যা নেই তবে কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো যে আমি আপনাদের মাঝে ধর্ম প্রচার করেছি ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে গুড ইভিনিং স্যার আমি ডক্টর পূজা পেশায় ফিজিওথেরাপিস্ট স্যার আপনি আপনার লেকচারে এই কথাগুলো বলেছিলেন আমি সেগুলো আরেকবার বলছি আপনি বলেছেন যে সব মুসলিম যদি চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে আমি ছোট একটা কারেকশন করেছি আপনার চাইতে আমি অনেক ছোট সেজন্য ক্ষমা চাইছি তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি এভাবে বলতেন তাহলে কথাটা আরো গ্রহণযোগ্য হতো যদি সব মানুষ চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে হতে পারে সেই মানুষ মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের ডক্টর পূজা খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি ভুল বলে থাকলে সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই এই প্রশ্নোত্তর পর্বটা সেজন্যই যদি বলি দুই যোগ দুই সমান পাঁচ আপনি শুধরে দিতে পারেন যে পাঁচ না চার আমি একজন মানুষ আমি কম্পিউটার না আর আমারও ভুল হতে পারে সেজন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আপনার মন্তব্যটা সম্পর্কে বলি আমি বলেছি সবাই যদি চরমপন্থী মুসলিম হয় সব সমস্যার সমাধান হবে আপনি সেটা শুধরে দিয়ে বললেন যে আমি যদি এখানে বলতাম যে সব মানুষ যদি চরমপন্থী হয় সব সমস্যার সমাধান হবে চরমপন্থী হবে কোন ক্ষেত্রে যেভাবে যেভাবে আপনি বলেছেন যেভাবে আচ্ছা। আপনি যেমনটা বলেছেন চরম পরোপকারী চরম দয়ালু আমার লেকচারটা শুনে থাকেন আমি বলেছি যে চরমপন্থী মুসলিম সেই হতে পারে যে চরম দয়ালু চরম ক্ষমাশীল চরম পরোপকারী চরমভাবে সৎ চরম ন্যায়বান একজন ডাকাত তো চরমপন্থী হতে পারে যে ডাকাতি করে ধর্ষক চরমপন্থী হতে পারে যদি বলি সবাই চরমপন্থী হলে সমাধান তাহলে সেই ধর্ষক খুশি হবে সে তো একজন চরমপন্থী ধর্ষক তাই না অথবা একজন চরমপন্থী সন্ত্রাসী এটা অন্য অর্থে অপরাধীদের সন্ত্রস্ত করার কথা এখানে বলছি না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করার কথা বলছি কারণ সাধারণত সন্ত্রাসী বলতে বোঝানো হয় যারা নিরীহ মানুষকে সন্ত্রস্ত করে এদিক থেকে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত না বোন আমি যদি পুরো ব্যাপারটা অনুবাদ করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমি যেটা বলেছিলাম প্রত্যেক মানুষ যদি চরমপন্থী মুসলিম হয় অর্থাৎ যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে যেহেতু আরবি শব্দটা ব্যবহার করেছি এটা আবার অনেকে হজম করতে পারে না আপনার কথা বলছি না বল আমি মিডিয়ার কথা বলছি ইসলাম অথবা মুসলিম এই কথাগুলো তারা হজম করতে পারে না তাই আমি কথাগুলো অন্যভাবে বলছি যাতে করে অমুসলিমরাও এটা বুঝতে পারে যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয় আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে মানুষের সব সমস্যার সমাধান হবে হোক সেই মানুষ মুসলিম হিন্দু বা খ্রিস্টান এরপরে যদি বলেন হোক সে হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ষক ডাকাত তাহলে কোনো কাজ হবে না বোন কারণ মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম হতেই হবে হিন্দু কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে খুব ভালো হবে না না না না বোন আমাকে বলতে দেন পরের প্রশ্ন পরে করেন তখন উত্তর দেব ঠিক আছে আপনি ঠিকই বলেছেন হিন্দু শব্দটার মানে কি জানেন আপনি হিন্দু হলো একটা ভৌগোলিক অবস্থান হিন্দু মানে সেই মানুষগুলো যারা থাকে ইন্ডিয়ায় এভাবে বললে আমিও একজন হিন্দু বোন আমিও একজন হিন্দু মুসলিম ভৌগোলিক অবস্থানের দিক থেকে তবে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে আরবরা যখন তারা ইন্ডিয়া এসেছিল যখন সৌদি আরবে গিয়েছিলাম তারা বলে হিন্দিয়া হিন্দিয়া হিন্দু এটা জানেন হিন্দু বলতে ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয় কিন্তু এখন শব্দটাকে ভুল অর্থে প্রয়োগ করা হয় একটা ধর্মকে বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তিনি বলেছেন এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী কারণ তারা বেদের কথা মেনে চলে হিন্দু শব্দটা একটা মিসনোমার বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেন আপনি বললেন একজন হিন্দু কি মুসলিম হতে পারে ভৌগোলিক অবস্থান বললে আমি একজন হিন্দু আমি ইন্ডিয়াতে বাস করি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমি একজন শান্তিকামী মানুষ তবে প্রত্যেক মানুষ এক মিনিট বোন এক মিনিট আমেরিকানরাও ভালো মানুষ হতে পারে ইংরেজরাও ভালো মানুষ হতে পারে যদি বলি পৃথিবীর সব মানুষ ইন্ডিয়ায় থাকবে সেটা এখানে সম্ভব হচ্ছে না তাহলে সবাই হিন্দু হতে পারছে না বোন আগে উত্তরটা শেষ করতে দেন আপনি প্রশ্ন করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি আপনি আরেকটা চান্স পাবেন সমস্যা নেই বোন অবশ্যই তবে আগে শেষ করতে দেন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ আপনার জানা উচিত যদি পৃথিবীর সবাই ইন্ডিয়ায় থাকে ইন্ডিয়ার সরকার সমস্যায় পড়ে যাবে তারা বলে হাম দো হামারে দো একে বাদ আবি নেই দোকে বাদ কাবি নেই ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে আমরা দুজন সন্তান দুজন হাম দো হামারে দো একে বাদ আবি নেহি দোকে বাদ কাবি নেহি এক সন্তানের পরে একটু বিরতি দ্বিতীয় সন্তানের পরে আর কোনো সন্তান নেবেন না ফ্যামিলি প্ল্যানিং এ সম্পর্কে বলেছি কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সে তাই বোন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ না জানলে আপনি ভুল বুঝতে পারেন আপনি যদি একজন হিন্দু হন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন এরপর যদি বেদ মেনে চলেন আমার লেকচার যদি দেখে থাকেন ইসলাম ধর্ম আর হিন্দুজমের মধ্যে সাদৃশ্য নিয়ে বেদ বলছে তোমরা এক ঈশ্বরকে বিশ্বাস করবে যদি বেদের কথা মানেন উপনিষদে উল্লেখ আছে ছান্দকী উপনিষদ ছয় নম্বর অধ্যায়ের দুই অনুচ্ছেদের এক নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে এক কাম এবি দ্বিতীয় ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই বেদে উল্লেখ করা হয়েছে যজুর্বেদের বত্রিশ নম্বর অধ্যায় তিন অনুচ্ছেদে আছে নাতাস্তি প্রতিমা আস্তি মহান সৃষ্টিকর্তার কোন প্রতিমা নেই প্রতিমা মানে ছবি মূর্তি ভাস্কর্য ফটোগ্রাফ বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কোনো ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই যদি এমন হিন্দু হয়ে থাকেন বেদে উল্লেখ আছে যে আরেকজন অবতার পৃথিবীতে আসবেন সর্বশেষ রাসুল তার নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একথা কথা বলা হয়েছে কল্পে অবতারে দুই নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে সাত অনুচ্ছেদে নয় অনুচ্ছেদে এগারো অনুচ্ছেদে পনেরো অনুচ্ছেদে যে এই কলকি অবতার জন্মগ্রহণ করবে শান্তি নামের একটি শহরে অর্থাৎ মক্কা তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস অর্থাৎ সৃষ্টিকর্তার ভৃত্য আরবিতে আবদুল্লাহ আর নবীজির বাবার নামও ছিল আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ শান্তিপ্রিয় প্রশান্ত আরবিতে বললে হবে আমিনা আর আমাদের নবীজির মায়ের নামও ছিল আমিনা সে জন্মাবে মাধব মাসের দ্বাদশ দিনে নবীজি বারোই রবিউল আওয়ালে জন্মেছিলেন তার চারজন সঙ্গী থাকবে ইনারা হলেন খোলাফাই রাশেদিন আমি এভাবে আরো আরো বলে যেতে পারি আমি এখানে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের সাদৃশ্যগুলো বললাম আমি আপনাকে যেটা বলবো আসলে এটা মেনে নেই অন্তত একটা বই ঈশ্বর পাঠিয়েছেন হিন্দুরা বলবে যে বেদ হচ্ছে ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে কোরআন ঈশ্বরের বাণী ধর্মগ্রন্থগুলোতে যে কথাগুলো এক আসল সেই সাদৃশ্যগুলো দেখি তারা ইলা কালিমাতিন সাইম বায়না নবায়নাকুম এসো সেই কথা যাহা তোমাদেরও আমাদের মধ্যে এক এখন যেখানে সাদৃশ্য নেই সেটা নিয়ে এখন লড়াই করব না পরে কোনো একদিন করব হ্যাঁ আসুন আগে আমরা এটা মানি যে সবগুলো ধর্মগ্রন্থ সবগুলো প্রধান ধর্মগ্রন্থ হোক সেটা বাইবেল হোক সেটা বেদ হোক সেটা কোরআন হোক পার্সি ধর্মগ্রন্থ হোক শিখ ধর্মগ্রন্থ সবাই বলছে ঈশ্বর কেবলমাত্র একজনই বেশিরভাগ প্রধান ধর্মই কথা বলেছে যে শেষ একজন নবী আসবেন বাইবেলে উল্লেখ করা হয়েছে ডিউটারোনমি আঠারো অধ্যায়ের আঠারো অনুচ্ছেদ বুক অব ডিউটারোনমি আঠারো অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বুক অব আইজায়া উনত্রিশ অধ্যায়ের বারো অনুচ্ছেদে সং অব সলমান পাঁচ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে এরপর নিউ টেস্টমেন্টে গসপেল অফ জন চোদ্দ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে গসপেল অফ জন পনেরো অধ্যায়ের ছাব্বিশ অনুচ্ছেদে গসপেল অফ জন ষোলো অধ্যায়ের সাত অনুচ্ছেদে গসপেল অফ জনের ষোলো অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে বলা আছে যে যীশু খ্রিস্ট বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলবো কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে না কারণ যখন সত্যের বার্তাবাহক আসবে সে তোমাদের সত্যের পথে পরিচালিত করবে সে তার নিজের কথা বলবে না যা শুনবে তাই বলবে তাহলে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থ থেকে যেটা জানতে পারি আমরা বিশ্বাস করবো এক ঈশ্বরে তার কোনো ছবি নেই তার কোনো প্রতিমা নেই আমরা বিশ্বাস করবো সর্বশেষ আর চূড়ান্ত নবীকে আসুন এগুলো মেনে নেই আমরা অমিলগুলো নিয়ে কথা বলবো না আসুন আমরা সেটা মানি যেটা এক হিন্দু ধর্মগ্রন্থে পার্সি ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে আপনি বললেন হিন্দু মুসলিম আমি পার্সি ধর্মের কথা বলছি আমি ইসলামের কথা বলছি যেগুলো এক সেগুলো আমরা মেনে নিই আর ইনশাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা যদি এটা মানে যে ঈশ্বর একজন তার কোনো প্রতিমূর্তি নেই আর যদি বিশ্বাস করে যে আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর সমস্ত মানুষই হবে চরমভাবে শান্তিকামী মানুষ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে আশা করি উত্তরটা পেয়েছি হ্যাঁ, ধন্যবাদ স্যার এবারে পুরুষদের মধ্য থেকে প্রশ্ন করবেন একজন অমুসলিম ভাই হ্যাঁ গুড ইভিনিং ডক্টর আমার নাম জয় জাজিদিয়া আমি এবছর ইঞ্জিনিয়ারিং পাশ করেছি আর প্রথমেই বলি আমি এই প্রথমবারের মতো আপনার লেকচার শুনতে এসেছি আর বিভিন্ন ধর্মগ্রন্থের উপর আপনার দখল সত্যিই প্রশংসনীয় আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী আর অনেক মুসলিম আছেন তারা আপনার কথা মানে এখন আপনার কাছে আমার প্রশ্নটা কিছুটা রাজনৈতিক আপনার কাছে আমার প্রশ্নটা হল আপনি কি মুসলিম ভাই বোনদের এই উপদেশ দেবেন যে তারা মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করবে যেমন ধরেন অহিংস আন্দোলন আর সত্যাগ্রহ এইসব আন্দোলনের মাধ্যমেই আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি আমি সবগুলো ধর্মগ্রন্থকেই শ্রদ্ধা করি যেমন কোরআন গীতা বাইবেল তবে আমার মনে হয় আমার প্রথম পরিচয়টা হলো আমি একজন ইন্ডিয়ান তাহলে মুসলিম ভাই বোনদের উপদেশ দেবেন মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করতে যেমন অহিংস আন্দোলন সত্যগ্রহ অথবা মহাত্মা গান্ধীর অন্য যে কোনো নীতি ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি কি মুসলিম ভাই বোনদের মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করতে বলবো তারপর বললেন যে মহাত্মা গান্ধীর যে কোনো নীতি যেমন অহিংসা নীতি আর সত্যগ্রহ আ সরি আমি পরিষ্কার করে বলি মহাত্মা গান্ধীর যে কোনো নীতি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আপনি বললেন নীতিগুলো মানে সবগুলো নীতি তারপরে বললেন যে কোনো নীতি আমি দুটোরই উত্তর দিচ্ছি মহাত্মা গান্ধীর যে নীতিগুলো আছে যেগুলো কোরণের সাথে মিলে যায় আল্লাহর কথার সাথে মেলে আমাদের নবীজির কথার সাথে মিলে যায় আমার কোনো আপত্তি নেই মুসলিমদের বলবো সেই নীতিগুলো পুরোপুরি মেনে চলেন যেমন ধরেন সত্যগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন একই কাজ নবীজিও করেছিলেন এমন না যে তিনি মহাত্মা গান্ধীকে অনুসরণ করেছেন মহাত্মা গান্ধী নবীজিকে অনুসরণ করেছেন এ ব্যাপারে পরে বলছি আমাদের নবীজির নবদ লাভের পরবর্তী সময়টা যদি দেখেন তখন আনুমানিক তেরোটা বছর তিনি মক্কায় ছিলেন তিনি অনুসারীদের বললেন খুনো খুনি নয় অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল যারা ছিল দুর্ধর্ষ যোদ্ধা তিনি বললেন তোমাদের জিহাদ হলো সবর সবর মানে ধৈর্য ধরা অনেক মুসলিমকে হত্যা করা হয়েছিল মক্কার পত্তলিকরা দুর্বল মুসলিমদের টার্গেট করত তাদের অত্যাচার করত তাদের মেরে ফেলত যাদের শক্তি ছিল তারা খেপে গেল তারা বলল যে আমাদের ভাইকে খুন করেছে আমরা এখন প্রতিশোধ নেব নবীজি বললেন তোমাদের জিহাদ হলো স্থাবর দেখবেন কারো হয়তো শক্তি আছে লড়াই করার সে যদি লড়াই করে সেটা ভালো কিন্তু কারো লড়াই করার শক্তি আছে তখন বলা হলো তোমরা লড়াই করো না তারা নিজেদের সামনে রাখলো এটাই শ্রেষ্ঠ জিহাদ আরবি জিহাদ শব্দটার অর্থ সংগ্রাম করা এর অর্থ চেষ্টা করা তখন আমাদের নবীজি বলেছিলেন খুনো খুনি নয় তারা রাস্তায় নেমে পড়তেন আর বলতেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহ প্রেরিত রাসুল মানুষ পাথর মারলো তারা তাদের কিছু বলল না তাদের অত্যাচার করা হলো কিন্তু তারা প্রতিশোধ নিল না নবীজি তাইফে গেলেন লোকে পাথর মারলো তিনি কিছুই বললেন না তাহলে এটা হলো একটা পদ্ধতি তবে এই পদ্ধতিটাই সব নয় আগে আমি উত্তরটা শেষ করি না স্যার ডক্টর জাকিরের কথা শেষ হলে তারপর প্রশ্ন করবেন একটু ধৈর্য আচ্ছা আচ্ছা ঠিক আপনি প্রশ্ন করেছেন আমি সেখানে উত্তর দিচ্ছি মহাত্মা গান্ধীর এই নীতি এই অহিংসা নীতি অনেক ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু এখন যদি ইন্ডিয়া সরকারকে বলেন যে এই লোকটা ডাকাতি করছে এটা অপরাধ অ্যারেস্ট করবেন না এই লোকটা ধর্ষণ করছে এটা অপরাধ কিন্তু অ্যারেস্ট করবেন না ইন্ডিয়া সরকার কি এটা মানবে সবটাই সেই দেখবেন যে পুলিশ বাহিনী আছে এই পুলিশ সে দেশের শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করতে মাঝে মধ্যে তারা বল প্রয়োগ করে অপরাধীদের বিরুদ্ধে যাতে শান্তি বজায় থাকে আপনি ইন্ডিয়ার সরকার বা বোম্বের পুলিশ কমিশনারকে বলতে পারবেন না যে দেখেন মহাত্মা গান্ধী অহিংসার কথা বলেছেন তাই যে ডাকাতি করছে তাকে করতে দিন তাকে শুধু বলেন ডাকাতি করবেন না ধরেন কেউ আপনার বোনকে ধর্ষণ করছে শুধু বলেন ধর্ষণ করবেন না এটা হচ্ছে অহিংসা নীতি এই নীতিতে সব কাজ হয় না ইসলাম ধর্মে জুলম বলে একটা শব্দ আছে জুলম জুলম আরবিতে এই শব্দটার অর্থ হতে পারে উৎপীড়ন আর যে এই উৎপীড়ন করে তাকে বলা হয় জালিম একজন জালিম আর কল্লমটা বেশি জালিম যে মানুষ এই উৎপীড়ন বন্ধ করতে পারে কিন্তু তারপরেও করে না নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন সহি মুসলিমের উল্লেখ আছে যদি খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে তা থামাও যদি হাত দিয়ে থামাতে না পারো তাহলে তোমার মুখ দিয়ে থামাও যদি মুখ দিয়ে থামাতে না পারো তাহলে মনে মনে অভিশাপ দাও আর মনে মনে অভিশাপ দিলে তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন সবচেয়ে নিচু স্তরের মুসলিম যদি আপনি দেখেন কেউ ধর্ষণ করছে মহাত্মা গান্ধী বলেছেন ধর্ষণ করবেন না তখন যদি আপনার তাকে থামানোর সামর্থ্য থাকে আপনার হাত দিয়ে তাকে থামান সে হয়তো আপনার বোন না হয়তো আপনার মা না যদি দেখেন কেউ ধর্ষণ করছে তাকে হাত দিয়ে থামাতে পারলে আপনার হাত দিয়ে থামান যদি সেটা না পারেন যদি দুর্বল হন শরীরে শক্তি না থাকে মুখে বলেন ভাই সাহ ধর্ষণ করবেন না বলাৎকার করবেন না ভাই ধর্ষণ করবেন না আপনার মুখ দিয়ে তাকে বলেন যদি ভাবেন আমি মুখে বারণ করলে লোকটা আমাকে মেরে ফেলবে অন্তত পক্ষে মনে মনে অভিশাপ দেন তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিও বদলাবে নবীজি যখন মদিনায় গেলেন একসময় শান্তি বজায় ছিল তারা হুদাইবিয়ার সন্ধি করল মক্কার মুশরিকরা মুসলিমদের সাথে তখন একটা চুক্তি করল মুসলিকরা চুক্তি ভঙ্গ করল তারপর যুদ্ধ বেঁধে গেল আল্লাহ তালা তখন বললেন যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে ভয় পেও না লড়ো হত্যা করো পরিস্থিতির উপর নির্ভর করবে একজন বিখ্যাত ঐতিহাসিকের কথা অনুযায়ী মাইকেল এই ছাড় তার একটা বইতে তিনি পৃথিবীর ইতিহাসে একশো জন প্রভাবশালী মানুষের কথা বলেছেন এক নম্বরে তিনি বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা শুধুমাত্র এই জন্যই কথাটা বলছি না তিনি এখানে আরো বলেছেন মহাত্মা গান্ধী সম্পর্কে মাইকেল এইচ হার্ট খুব বিখ্যাত ঐতিহাসিক ইতিহাসের একশো জন প্রভাবশালী মানুষের কথা বলার পরে তিনি সেখানে বেশ কিছু কথা বলেছেন এখানে তিনি তখন মহাত্মা গান্ধী সম্পর্কে বলেছেন তিনি লিখেছেন যে মহাত্মা গান্ধীর এই সত্যাগ্রহ আন্দোলন যেটা ছিল তখনকার গুরুত্বপূর্ণ আন্দোলন এটার জন্য নাকি ব্রিটিশরা তখন ফিরে গিয়েছে কিন্তু তিনি বলেছেন যদি এই আন্দোলনটা না হতো তারপরও ইন্ডিয়া ঠিকই স্বাধীন হয়ে যেত এটা বলেছেন বিখ্যাত ঐতিহাসিক মাইকেল এইচ হার্ট তাহলে যেটা বুঝতে পারি পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিটা ঠিক করতে হবে সব সময় অহিংসা নীতি চলবে না মাঝে মধ্যে দেশে শান্তি বজায় রাখার জন্য আমাদের বল প্রয়োগ করতে হয় যেমন দেখেন প্রত্যেক দেশে পুলিশ বাহিনী থাকে আইন প্রয়োগ করে কেউ যদি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে ধর্ষণ করে ডাকাতি করে নিরীহ মানুষদের ক্ষতি করে তখন শেষ উপায় হিসেবে প্রত্যেক দেশের পুলিশ যেমন বল প্রয়োগ করে একইভাবে ইসলাম বলছে যে শেষ উপায় হিসেবে শেষ অবলম্বন হিসেবে মাঝে মধ্যে শান্তি বজায় রাখার জন্য বল প্রয়োগ করতে হয় আশা করি উত্তরটা পেয়েছেন আর কিছু বলতে চাইলে এখন বলতে পারেন না স্যার উত্তরে আমি সন্তুষ্ট আপনাকে অনেক ধন্যবাদ বলেছিলাম বাধা দেবেন না এটা আমার পেশা আমি এ কাজটাই করি পুরো উত্তরটা শুনলে তারপর বুঝতে পারবেন আমি শুরু করলে যদি হাত তোলেন যখনই আপনি আপনার হাতটা তুলছেন আপনার মাথায় তখন প্রশ্নটা ঘুরছে আমার উত্তরটা শুনছেন না যখন আপনি শুনেছেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন না পারলে ইনশাল্লাহ আপনি আরো সুযোগ পাবেন এছাড়া আমি এখানে উপস্থিত সব মুসলিম ভাই বোনদের অনুরোধ করব আপনারা ডাক্তার জাকির নায়কের মতো একজন অসাধারণ মানুষকে পেয়েছেন দয়া করে আপনারা সবাই উনাকে অনুসরণ করবেন অবশ্য এমন অনেক মানুষই আছে যারা ঠিক পুরোপুরি মেনে চলে না আশা করি যে মুসলিম ভাই বোনেরা ইসলাম ধর্ম পালন করবে পুরোপুরি আর ইন্ডিয়াকে গর্বিত করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি অনুরোধ করব মুসলিমদের সবাইকে অনুসরণ করবেন নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আর সর্বশেষ আসমানি কিতাব এই পবিত্র কোরআনকে এখানে ভাই আপনি বললেন যে মুসলিমদের উচিত আমাকে অনুসরণ করা আমি অনুরোধ করব তখনই আমাকে অনুসরণ করবেন যখন আমি কোরআন আর সই হাদিস অনুসরণ করব। তাই আমি বলবো আমাকে অনুসরণ করার কথা বললেন আমি বলবো আমাকে অনুসরণ করবেন না কোরআন আর সই হাদিসের সাথে মিললে অনুসরণ করবেন যদি কোরআন আর সই হাদিসের সাথে না মেলে তাহলে ডক্টর জাকির নায়ক জিরো জাকির নায়কের তখন কোনো মূল্য নেই আমি যা বলছি সেটা যদি চূড়ান্ত আসমানি কিতাব পবিত্রকরণের সাথে মেলে আর শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার সাথে মেলে তাহলে অনুসরণ করবেন আমি অনুরোধ করব আমার কথার সাথে কোরআন আর হাদিসের মিল থাকলে তবে অনুসরণ করবেন ভাই অভিষেক এসেছেন যিনি একটু আগেই প্রশ্ন করলেন তিনি স্টেজের পেছনেই আছেন তিনি ডক্টর জাকির নায়কের কাছ থেকে আরেকটা কোরআন নেওয়ার সুযোগটা হারাতে চান না তাই উনি স্টেজে আসছেন উনি স্টেজের পেছনে এসে ভলান্টিয়ারদের কাছে প্রথমে বলেছিলেন আর শুনে আমরা বললাম আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ ভাই প্রশ্ন করেন জাকির ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এখানে যেসব মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি আমার নাম মহেশ মেহতা আর আমি ব্যবসা করি আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয় কেন কারণ হলো আগে যে তাওরাত ইঞ্জিল জাবুর এসেছে তাওরাত মুসার উপর নাজির হয়েছিল জাবুর দাউদের উপর নাজির হয়েছিল আর যিশুর উপর নাজির হয়েছিল ইঞ্জিল এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে তিনটা কিতাবই আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো যেমন ভগবত গীতা এটা করো আর এটা করো না তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে এখানে ২৫ জন নবীর নাম আছে সেগুলো বাইবেলেও আছে সবগুলো এই নবীদের নামগুলোই কোরআনে আছে তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড় তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই এক মিনিট ভাই হ্যাঁ উনি আগে উত্তর দিক তারপর আচ্ছা। আপনি আবার প্রশ্ন করুন আচ্ছা ভাই আপনি প্রশ্ন করলেন আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই উনিশশো সাল থেকে হ্যাঁ তিনি আয়ারএফ থেকে মুসলিমদের চাইতেও বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন তাই আয়ারএফ এ ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে তওরা জাবুর ইঞ্জিল দেয়া হয়েছিল মুসাকে দাউদকে আর যীশুখ্রিস্টকে মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদিদের কথা বলা হয়েছে যে হে কিতাবিগণ ইহুদি আর খ্রিস্টানরা যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে তাহলে কোরআনও কি কোনো মানুষ লিখেছে ঠিক আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন is the Quran God God আপনি কি সেখানে ছিলেন না আমি সেখানে ছিলাম না সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি এখন আর সেগুলো রিপিট করব না সেখানে বলেছে মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীতি নিজে এটা লিখেছেন তিনি লিখেছেন আর কেন লিখেছেন ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি লেকচারটা ছিল দুই ঘন্টার সেগুলো রিপিট করবো না তবে আপনার মূল প্রশ্নতে আসি কোরআন বলছে যে হে কিতাবিগণ তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ ভাই কোরআন পড়লে দেখবেন আর আপনি ঠিকই বলেছেন কোরআনে পঁচিশ জন নবীর নাম বলা হয়েছে আর এখানে যতজন নবী আসলে নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি দেখবেন যে এই নামগুলো বাইবেলে বলা হয়েছে কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে কেন এটা উদাহরণ যে আল্লাহ তালা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের হে বোন ইসরায়েল আমি একসময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছো পবিত্র কোরআনে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তালা যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল কিছু মানুষ গ্রহণ করেছিল এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবিগণ তারা ইলা কালিমাতিন সাওয়াইম বায়নানা ও বায়নুকুম এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবীদের সাথে এ বিষয়ে কথা বলবে কিতাবীগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে এখানে পবিত্র কোরআন পরিষ্কার করে বলেছে যখন কোরআনে আহলে কিতাব বলা হচ্ছে ইহুদি আর নাসারাতের কথা বলা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবীদের সঙ্গে কথা বলতে আল্লাহ আরো বলেছেন ইয়া আহল কিতাব হে কিতাবীগণ তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না শুধু আরবদের বলছে না কোরআন এখানে কিতাবীদেরও বলছে সেজন্যই আমি বলেছি যে এই সর্বশেষ আচরণ আসমানি কিতাব পবিত্র কোরআন এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য যদি এটা কোনো মানুষ লিখত যদি কোরআনে কোনো মানুষ লিখত আপনি যেটা বললেন তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে আর সেই সময়ে অনেক মানুষ এটা জানতো না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল যখন তারা চেক করলো দেখা গেল সত্যি এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণীও করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে তাহলে এই সমস্ত কথা এগুলো কোনো মানুষ লিখতে পারে না বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন is the Quran God's word আশা করি উত্তরটা পেয়েছেন আরেকটা কথা বলবো আমি পঞ্চান্নটারও বেশি দেশে ভ্রমণ করেছি আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম চাইনিজ ধর্ম জৈন ধর্ম অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট হবেন সব মিলিয়ে এটা শতকরা হিসাবে তাহলে অন্যরা কি ভুল করছে খ্রিস্টান ধর্মটা দেখেন এক মিনিট যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা Russian orthodox Greek orthodox Catholic বা প্রোটেস্ট্যান্ট চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরের তাহলে এরা সবাই ভুল খুবই সুন্দর প্রশ্ন করলেন তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক পনেরো থেকে বিশ পার্সেন্ট কেউ বলে পঁচিশ পার্সেন্ট সে যাই হোক আপনি বললেন পনেরো থেকে বিশ পার্সেন্ট আচ্ছা মেনে নিলাম আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে আমিও একমত আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায় তারা কি সবাই ভুল ভাই ইসলামের সংখ্যাগুরু হলে যেতা যায় না ইসলামে ছোট্ট সবার উপরে বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করত পৃথিবীর সমতল বেশিরভাগ এটা কি জানেন কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল পৃথিবী কি সমতল ভাই মহেশ না না তাহলে বেশিরভাগ মানুষেরা ভুল হতে পারে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা ইসরার একাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়াকুল জাল বাতিল ইন্নাল বাতিল জাউকা বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে জেতা যায় না যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না আপনি এটা বিশ্বাস করেন না অনেক ইউরোপিয়ান এটা পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন না আমি বিশ্বাস খুব ভালো আপনি তো ভালো মানুষ আপনাকে অভিনন্দন জানাই কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে আপনি কি এটা বিশ্বাস করেন আপনি কি পর্নোগ্রাফি দেখবেন খুব ভালো ভালো ছেলে দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন সংখ্যাগুরু হলে যেতে যায় না আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে যেমন কিছু মুসলিম ভুল কাজ করে যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন আর আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটোরনমি পাঁচ নম্বর অধ্যায়ের সাত থেকে নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না মহান স্রষ্টা তিনি বলেছেন ওল্ড আছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যেটার সাথে মিল আছে আকাশমণ্ডলের কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা তাদের সেবা করবে না তাদের কাছে নতজন হবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ এই কথা আবারও আছে বুক অব এক্সোডাস বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যার সাথে মিল আছে আকাশের কিছুর পৃথিবীর কিছুর অথবা পৃথিবীর নিচের কিছুর তোমরা এদের সামনে নতজন হবে না সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন এটা আছে গসপেল অব ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি এগুলোকে বাতিল করতে আসিনি পূরণ করতে এসেছি তোমাদের মধ্যে যদি কেউ কোনো একটা আইন ভাঙে আর অন্য কেউ ভাঙতে বলে সে তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে এই আইনগুলো মেনে চলবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে যদি তাদের ন্যায়নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায়নিষ্ঠা চাইতে বেশি না হয় তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে মুসানবির আইন মানতে হবে রোস্টার কোনো প্রতিমা বানাবেন না তারপরও মানুষ বানায় কেন সব খ্রিস্টানরা কিন্তু বানায় না প্রোটেস্টেন্টরা বানায় না খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম আপনি এখনো ছাত্র ক্যাথলিকরা এটা করে তারা মূর্তি বানায় জন্যই প্রোটেস্টেন্টরা প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোনো প্রতিমা বানাতে পারবেন না আপনার কথা মানি বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে আমি আগে বলেছিলাম নাতাস্তি প্রতিমা আস্তি মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই তার কোনো মূর্তি নেই আপনি কি মূর্তি পূজা করেন হ্যাঁ আমি করি আচ্ছা তাহলে তো বেদ মানছেন না আমি আসলে সবগুলো ধর্মই মানি সব ধর্মই এক কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন ভাই আপনি যদি সবগুলো ধর্ম বিশ্বাস করেন তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানি না তবে হিন্দু ধর্ম পালন করছেন না আপনি হিন্দু ধর্ম পালন করছেন না আমি আপনাকে বলি ঈশ্বর তো ঘুমাচ্ছেন না তিনি সবই জানেন তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন যেমন ইসলাম ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন লম্বা লাইন দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এরপরে লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন তারপর সময় আসলে প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন আল্লাহ কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ যে আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী তিনি কারো মুখাপেক্ষী নন তার নিদ্রার প্রয়োজন হয় না তন্দ্রা তাকে স্পর্শ করে না বিশ্রামের প্রয়োজন হয় না আমাদের ঘুমানোর প্রয়োজন হয় আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় আল্লাহ তালার ঘুমানোর প্রয়োজন হয় না আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন আল্লাহর পক্ষে খুবই সোজা শুধু কুন ফাইয়াকুন তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আমাকেও পরীক্ষা করছেন আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না তাহলে তো পরীক্ষাটা থাকলো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না আপনি নাকি সবগুলো ধর্মই মানেন কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না আপনি তো ইসলাম মানছেন না আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না শিখ ধর্ম মানছেন না বৌদ্ধ ধর্ম মানছেন না আমাকে এমন কোন কথা দেখান যেখানে ধর্মপট বলছে বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন তিনি কখনোই বলেননি বুদ্ধ কোথায় বলেছেন আগামীকাল ধরেন আগামীকাল ধরেন কোন মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মূর্তি বানালো সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে হোক তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেটা তখন সত্যি হয়ে যায় না গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীতে দেখবেন না ভাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন পবিত্র দেখেন পবিত্র পড়েন আপনাদের বেদ পড়েন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্মই পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্ম মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্তত পক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন যেদিন আপনি মোহাম্মদ সাল্লাহামকে সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন এবারে পরের প্রশ্ন আসসালামু আলাইকুম আমি ভাগ্যশ্রী সাওয়ান্ত আমি অমুসলিম এখানে সবার সামনে আমি ইসলাম গ্রহণ করতে চাই কারণ আমি চাই কেমতের দিন আপনারাও আমার পক্ষে সাক্ষ্য দেবেন আসাদু আন্না ইল্লাল ইল্লা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদু রাবুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মাশাআল্লাহ বোন উনি ডক্টর জাকিরের সাথে কথাগুলো আরেকবার বললে ভালো এখন আমি বলছি আর আমার সাথে সাথে আপনিও বলুন আসাদু আল্লাহ ইলাহা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আসাদু আন্না ওয়া আসাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর নবীজি মোহাম্মদ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম হলেন মহান আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ হলেন আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ শান্তির ধর্মে আপনাকে স্বাগতম বল আমাদের এই এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে এই দশ দিনে অনেক মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের বক্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে তারা বুঝেছেন যে এটাই হচ্ছে একমাত্র সমাধান মানুষের জন্য আপনাকে অনেক ধন্যবাদ বোন আর আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনি জান্নাতে যেতে পারেন পৃথিবীতে শান্তি পান আর পরকালও শান্তি পাবেন ইনশাল্লাহ প্রশ্নটা আমার মুসলিম বান্ধবীর সে তার পরিচয় দিতে অনিচ্ছুক ঠিক আছে আপনার বান্ধবীর হয়ে আপনি প্রশ্নটা করতে পারেন আমার বান্ধবী এমবিএ ছাত্রী তার প্রশ্ন হলো আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয় অন্য কোনো নামে ডাকা হয় না কেন বোন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয় অন্য নামে কেন ডাকা হয় না এর উত্তর আছে পবিত্রকরণের সুরা ইসরাই একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে কলিদুল্লাহ আবেদুর রহমান আয়ামত আদু ফালাল আসমাউল হোসনা তোমরা তাকে ডাকো আল্লাহ বলে অথবা রহমান বলে ডাকো তোমরা তাকে যে নামে ডাকো না কেন সকল সুন্দর নামগুলি তো তাহারই আপনি মহান স্রষ্টা আল্লাহ সুহান তালাকে ডাকতে পারেন যে কোনো নামে তবে সেটা হতে হবে সঠিক নাম সেটা হবে বিশুদ্ধ নাম এমন নাম হবে যেটা তিনি নিজে দিয়েছেন পবিত্র কোরআন এবং সহি হাদিসে আল্লাহর নাম উল্লেখ আছে নিরানব্বইটা আর রহমান আর রাহিম আল কারিম আল হাকিম পরম দয়ালু পরম করুণাময় পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা আর সবার উপরে সেটা আল্লাহ আর এই কথাটা যে সুন্দর নামগুলো আল্লাহর এটা সুরা ইসরার একশো দশ নম্বর আয়াতে উল্লেখ আছে এছাড়াও সুরা তাহার আট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আরফের একশো আশি নম্বর আয়াতে আছে সুরা হাসরের চব্বিশ নম্বর আয়াতে আছে এখানে আল্লাহ বলেছেন যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহর আর সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহ এখন আমরা মুসলিমরা আল্লাহ তালাকে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি কেন ইংরেজিতে গড বলে ডাকি না আসলে এর কারণটা হচ্ছে অন্য সব নামগুলো আর শব্দ সেগুলোকে আমরা বিকৃত করতে পারি যেমন ধরেন ইংরেজিতে গড শব্দটা যদি গডের পরে একটা এস লাগাই এটা হবে গডস ঈশ্বরের বহু বচন আল্লাহর কোনো বহু বচন হয় না কুল হল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ডিইএসএস e যোগ করেন এটা হবে গডেস মহিলা ঈশ্বর ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই আল্লাহ সুবাহ তাল্লাহার কোনো লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গডফাদার সে আমার গডফাদার সে আমার অভিভাবক ইসলাম ধর্মে আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই যদি গডের আগে তিন শব্দটা জুড়ে দেন সেটা হবে তিন গড অর্থাৎ নকল ঈশ্বর তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে আর এই জন্যই আমরা মুসলিমরা আমরা আল্লাহ তালাকে ডাকি আরবি শব্দ আল্লাহ বলেই আর এই কারণে এই আল্লাহ শব্দটা বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থগুলোতেই দেখতে পাবেন যদি শিখ ধর্মগ্রন্থ পড়েন সেখানে মহান সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন গসপেল অব মার্ক পনেরো অধ্যায় চৌত্রিশ অনুচ্ছেদে আছে গসপেল অব ম্যাথিউ সাতাশ অধ্যায়ের ছেচল্লিশ অনুচ্ছেদে আছে বলা আছে যে যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এই আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি শুনে কি মনে হয় ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে না তবে এটার যদি আরবি করেন এটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি একই রকম এই হিব্রু আর আরবি ভাষা দুটো একই রকম আর আপনারা ধর্মীয় ডিকশনারিতে দেখবেন সেখানে বলা হয়েছে আল্লাহ বা এল্লাই একই কথা আল্লাহ এ এল এ এইচ একই তাহলে আল্লাহ শব্দটা বাইবেলেও আছে হিন্দু ধর্মগ্রন্থেও আছে বেদে উল্লেখ করা আছে একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লাহ উপনিষদ তাহলে এই আল্লাহ শব্দটা এই শব্দটা উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থে এটাই হলো স্রষ্টার সবচাইতে সঠিক ও শুদ্ধ নাম আশা করি উত্তরটা পেয়েছেন কোন অমুসলিম ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই স্যার আমার নাম গিল রয় বোম্বেতে থাকি আমি ব্যবসা করি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য অনুষ্ঠানটা বেশ উপভোগ করেছে এই প্রথম এসেছি আমার প্রশ্নটা ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে ইসলামে আসা অথবা বের হয়ে যাওয়া এখন অনেক মুসলিম দেশেই ইসলাম থেকে কেউ অন্য ধর্ম গ্রহণ করতে পারে না কিছু দেশে জবরদস্তি করা হয় বা মৃত্যুদণ্ড দেয়া হয় তবে ভুল হলে শুধরে দেবেন আমি ঠিক জানি না তবে যে দেশে অমুসলিমের সংখ্যা বেশি সেখানে অন্য ধর্ম থেকে ইসলামে আসতে বাধা দেয়া হয় না এখন ইসলাম ধর্মে সঠিক নিয়মটা কি কারণ আপনার লেকচারেই বললেন ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই আর পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তাহলে ধর্মান্তরিত হতে বাধা দেয়া হচ্ছে কেন তারা কি তারা কি ঠিক করছে এখানে অনুমতি দিলে অসুবিধা কোথায় কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় তাকে বাধা দেওয়া হবে কেন আপনি আমেরিকাকে দেখেন সেখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান তাদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী যদি তারা ধর্ম পরিবর্তনে বাধা দেয় যদি ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেয় সেরকম হলে আপনি কি বলবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা দুটো অংশ প্রথম অংশে আপনি বলেছেন যে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন ধর্ম পরিবর্তন বা প্রচার করতে দেয়া হয় না সেখানে অন্য ধর্ম প্রচার করতে পারবেন না ধর্মান্তর নিষিদ্ধ সেখানে কোনো মুসলিম তার ধর্ম পরিবর্তন করতে পারে না মূল প্রশ্ন এটা প্রথম অংশ দ্বিতীয় অংশে ধর্মান্তর হলে মৃত্যুদণ্ড কেন আমেরিকাতে যদি এখন ধর্মপ্রচার নিষিদ্ধ হয় ধর্মান্তর নিষিদ্ধ হয় তখন আমি কি বলবো খুব সুন্দর প্রশ্ন ভাই আপনি যদি কোনো প্রচারের কথা বলেন এমন কিছু দেশ আছে যেমন ধরেন সৌদি আরব সেখানে অন্য ধর্ম প্রচার নিষিদ্ধ আমার জানা মতো একটা দেশই আছে যেখানে অন্য ধর্ম প্রচার নিষিদ্ধ সেটা সৌদি আরব এর কারণ হলো যে ধরেন ভাই আপনি একটা স্কুল শুরু করেছেন স্কুল চালু করতে গিয়ে আপনি ইন্টারভিউ নিচ্ছেন একজন অঙ্কের টিচারের যখন আপনি অঙ্কের টিচারদের ইন্টারভিউ নিচ্ছেন আপনি প্রশ্ন করলেন দুই যোগ দুই সমান কত একজন অঙ্কের টিচার বলল দুই যোগ দুই সমান তিন পরের জন্য সে বলল দুই যোগ দুই সমান চার আর পরের জন্য সে বলল দুই যোগ দুই সমান পাঁচ অনেক মানুষই বলে এখানে সমস্যাটা কোথায় আপনি আপনার ধর্ম প্রচার করেন যারা গ্রহণ করতে চায় তারা গ্রহণ করবে আমি আপনাকে বলি যে আপনার স্কুলে অঙ্কের টিচার কেমন রাখবেন যে বলে দুই যোগ দুই সমান তিন নাকি তাকে রাখবেন যে বলে দুই যোগ দুই সমান পাঁচ আমি বলবো না আমি অঙ্ক জানি আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত অঙ্কে দুই যোগ দুই সমান চার আর কিছুই না তাহলে ধর্মের কথা অনুযায়ী সৌদি আরব তারা একেবারে নিশ্চিত আর মেনে নিয়েছে কোরআনের এ আয়াতটা সুরা ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে শান্তি অর্জন করা তারা সৌদি আরবে ভুল কোনো কিছুই প্রচার করতে দেবে না তবে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে তারা আমেরিকানদের স্বাগত জানিয়েছে আপনারা চলে আসেন স্বাগত জানিয়েছে ইংল্যান্ডের মানুষদের স্বাগত জানিয়েছে ইন্ডিয়ার মানুষদের সমস্যা নেই বিজ্ঞান ও প্রযুক্তিতে তারা উপরে আছে তাই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ আনছে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে ফিলিপাইন থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু যদি ধর্মের কথা বলা হয় তারা একেবারে নিশ্চিত তারা পুরোপুরি শিওর যেটাই সত্যি একইভাবে আপনিও নিশ্চিত যে দুই যোগ দুই সমান চার আপনি অঙ্কে ভুল শেখাতে দেবেন না একইভাবে সৌদি আরবে এমন আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র পবিত্রকরণ বাদে এই পৃথিবীতে আর একটা ধর্মগ্রন্থ পাবেন না যেটা বলছে যে এটাই হলো সত্যিকারের ধর্ম আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেন আপনি খ্রিস্টানদের পবিত্র বাইবেল পড়ে দেখেন বাইবেলের কথা বলা হয়নি যে খ্রিস্টান ধর্ম সঠিক খ্রিস্টানদের বাইবেলে খ্রিস্টান শব্দটাই কোথাও নেই এটা কি জানেন পবিত্র বাইবেলে খ্রিস্টান বলে কোনো শব্দ পাবেন না এরপর হিন্দু শব্দটা আপনি বেদে পাবেন না এটা কি জানেন বেদের কোথাও কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম বাইবেলের কোথাও কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম কোরআন হলো এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মহান স্রষ্টা আল্লাহ তালা বলেছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহির ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম তাহলে যদি ধর্ম প্রচারের কথা বলি অন্য কোনো ধর্ম প্রচারের কথা বলি এটুকু বলতে পারি যে এ ব্যাপারে তারা নিশ্চিত তারা সেখানে অন্য কাউকে অন্য কোনো ধর্ম প্রচার করতে দেবে না এই ইন্ডিয়া একটা ধর্মনিরপেক্ষ দেশ এটা কোনো হিন্দু রাষ্ট্র না এদেশের সংবিধান সেটাই বলছে এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে আমি একজন ইন্ডিয়ান ভৌগোলিকভাবে আমি হিন্দু কারণ আমি ইন্ডিয়ান তবে ইসলাম ধর্ম পালন করি ইসলাম ধর্ম আমি মানি এটা আমার জন্মগত অধিকার যে আমার ধর্ম প্রচার প্রসার এবং পালন করতে পারবো ইন্ডিয়ার সংবিধান সেটাই বলছে আগে তাহলে সংবিধানটা বদলাতে হবে আমরা সবাই জানি যে আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ তাদের সংবিধানে এটা আছে যে বাক স্বাধীনতা থাকবে আপনি আমার কাছে জানতে চেয়েছেন তখন যেমন বললেন যে আমেরিকা যদি অন্য ধর্মের প্রচার নিষিদ্ধ করে যদি বাধা দেয় তাহলে আমার কেমন লাগবে এটা তো তাদের খ্রিস্টান ধর্মগ্রন্থে নাই আমি বলবো তারা খ্রিস্টান ধর্ম মানছে না তারা তো বাইবেল মেনে চলছে না আপনি বলবেন এটা একটা হিন্দু রাষ্ট্র আসলে কিন্তু তা নয় এটা ধর্মনিরপেক্ষ দেশ হিন্দু রাষ্ট্র কোথাও বলা হয়নি আপনি তো খ্রিস্টান আপনি আমাকে বাইবেল থেকে মাত্র একটা কথা দেখান যেটা বলছে যে খ্রিস্টান ধর্মই একমাত্র সঠিক ধর্ম হ্যাঁ বলেন হ্যাঁ, স্যার তখন বাইবেলের এরকম ব্যাখ্যা করা হয়েছিল ওল্ড আর নিউ টেস্টামেন্টের তখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বাইবেলের ব্যাখ্যা করেছিল যে বাইবেল বলছে কেউ যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে চায় তাকে তখন মৃত্যুদণ্ড দেয়া হবে অনেক আগে স্পেনে খ্রিস্টানরা এমনটা করেছিল সেটা প্রায় পাঁচশো বছর আগে তবে এখন মানুষ অনেক উন্নত হয়েছে আমি এমন কোনো খ্রিস্টান সংখ্যাগুরু দেশের কথা জানি না যারা এটাতে বাধা দেয় আমি ধর্ম প্রচারের কথা বলছি না প্রচার করার কথা বলছি না ব্যক্তিগত স্বাধীনতার কথা বলছি ধরেন একজন মুসলিম কোন একটা মুসলিম দেশে যদি ধর্মত্যাগ করতে চায় ভাই এটা তো ভাই এটা তো আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ এজন্যই বলছি আগে উত্তরটা শেষ করতে দেন আপনি কি করছেন আমি তো শুরুতেই বলেছি আমি প্রথমেই তো আপনার প্রশ্নটা বলে নিয়েছিলাম প্রশ্নটা দুটো অংশ আছে প্রথম অংশের উত্তর দিয়েছি আর আপনি শুরু করলেন যখন আপনি হাত উপরে তুললেন তখন আমি কি বুঝি আপনি আমার উত্তরটা তো মনোযোগ দিচ্ছেন না ঠিক আমরা আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি আমাকে উত্তর দেবার সুযোগটা দেন ঠিক আছে আচ্ছা। আমি তো বলেছিলাম আপনার প্রশ্নের দুটো অংশ আছে আর আমার উত্তর শেষ করার আগে আপনি আমি যদি কথা বলে যাই অন্য সবাই বুঝবে আপনি বুঝবেন না আমি তো চাই আপনিও সেটা বোঝেন আমি তো চাই আপনি যেন শান্তি ধর্ম গ্রহণ করেন ঠিক আছে ভাই এবারে প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যদি কেউ অন্য ধর্মে যেতে চায় যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় পবিত্র কোরআনে স্পষ্ট করে সুরা বাকারা দুইশো ছাপান্ন নম্বর বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই সত্য স্পষ্ট হচ্ছে মিথ্যা থেকে তাহলে কোনো মানুষ যদি ইসলাম থেকে অন্য কোনো ধর্মে যেতে চায় ভালো কেয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের দলে থাকবে আর মৃত্যুদণ্ডের কথা যদি বলেন বিশেষজ্ঞদের মাঝে মতভেদ আছে কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যদি সেই লোক ধর্মান্তরের পরে যদি তার নতুন ধর্ম প্রচার করতে থাকে আর ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর এই একই রকম আইন প্রায় একই রকম আইন সব দেশেই দেখবেন ইন্ডিয়াতেও দেখবেন এখানে দেশের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইন্ডিয়াতে ধরেন কোনো একজন লোক সে দেশের গোপন তথ্য বিক্রি করলো কোনো শত্রুর কাছে ঠিক আছে তার তথ্যগুলো সত্যিও হতে পারে হয়তো কোনো ব্লু কিছু দেশ মৃত্যুদণ্ড দেবে অন্যরা দেবে যাবজ্জীবন কারাদণ্ড যদিও সে সত্যি কথা বলেছে নিজস্ব আইন প্রত্যেক দেশেরই আছে তাহলে ইসলামে যদি কোনো মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোন ধর্ম গ্রহণ করে তারপর সেটা প্রচার করে ধর্মটা প্রচার করে ইসলামের বিরুদ্ধে কথা বলে যদি সেটা কোনো ইসলামিক দেশ হয় যদি ইন্ডিয়ায় কেউ এমনটা করে কেউ তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না যদি সে এমন দেশে থাকে যারা ইসলামিক শরিয়া মেনে চলে এখানে সে কি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সে তাহলে সে দেশে অশান্তি সৃষ্টি করছে এমন অবস্থা হলে মৃত্যুদণ্ড দেয়া হবে সব মুসলিম দেশ কিন্তু ইসলামিক শরিয়া মেনে চলে না এ কথাটা জেনে রাখেন হাতে কোনো কয়েকটা দেশ কেউ এ আইনগুলো মানে কেউ ওই আইনগুলো মানে আমি এমন দেশের কথা জানি না যারা হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক সরিয়া প্রয়োগ করে আমি জানি না এমন দেশের কথা জানি না তাহলে আপনার কথা বুঝতে হবে যে মুসলিম দেশে ইসলামিক সরিয়া প্রচলিত আছে আর তেমন দেশে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেমন ইন্ডিয়ায় কেউ যদি দেশের গোপন তথ্য বেঁচে দেয় তাকে কারাদণ্ড দেয়া হবে কত বছরের আমি জানি না মৃত্যুদণ্ডও হতে পারে আমেরিকার ক্ষেত্রে একই ঘটনা সেই একইভাবে এই মুসলিম দেশের আইন হলো এটা সে দেশে ইসলামিক আইনে শাসন কাজ চালানো হয় তাহলে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম জাকির ভাই আমার নাম নীলম শেঠী আমার জন্ম হিন্দু পরিবারে আমি একদিন আজাদ ময়দানে হিন্দুইজম ও ইসলামের সাদৃশ্য নিয়ে আপনার লেকচারটা শুনেছিলাম সেদিন থেকেই আমি ইসলাম পছন্দ করি আজকে সবার সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি লা ইলাহা আমি মাসাল্লাহ বোন আপনাকে অভিনন্দন ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন বোন তিনি বললেন যে কয়েক বছর আগে বোম্বের আজাদ ময়দানে তিনি প্রথম আমার লেকচার শুনেছিলেন টপিক ছিল হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য আর সেই দিন থেকেই তিনি ইসলাম পছন্দ করেন আর আজকে তিনি সবার সামনে ইসলাম গ্রহণ করলেন আপনাকে এই শান্তির ধর্মে স্বাগত জানায় আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে রহমত দান করেন আর ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন ইহকাল এবং পরকালও শান্তি পাবেন ধন্যবাদ প্রশ্ন করবেন হ্যাঁ আমি ছিলাম সন্ধ্যা এখন আমি জারা বিলাল খান আমি ইসলাম গ্রহণ করেছি আপনি আপনার লেকচারে বললেন যে ইসলাম মূর্তি বা মূর্তি পূজায় বিশ্বাস করে না তবে কেরালায় এমন একটা জায়গা আছে যেখানে একটা মূর্তি দেখা যায় যেটা পাথর থেকে উঠে এসেছে আর এটা বাড়ছে এটা তাহলে এরকম কেন বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলামে মূর্তি পূজা নেই কিন্তু তিনি জানেন যে কেরালার কোনো একটা জায়গায় সেখানে কোনো একটা পাহাড়ের ভেতর থেকে একটা মূর্তি বের হয়ে আসছে আর সেটা বাড়ছে কিভাবে সেটা বাড়ছে আপনার প্রশ্ন তার মানে এই মূর্তিটার ভেতর কিছু আছে বোন আপনি কি জানেন যে পাহাড়ও বড় হয় এটা কি জানেন হ্যাঁ যদি এটা জানেন তাহলে মূর্তিও তো বেড়ে উঠতে পারে তার মানে এই না এমন না যে সেই মূর্তির ভেতরে জীবন আছে না মূর্তিটা পাথরের ভেতর থেকেই এসেছে ওখানে আগে কোনো মূর্তি ছিল না পাথরের মধ্যে থেকে মূর্তিটা বের হয়েছে আমি তো সেটাই বলছি মূর্তিটা পাথরের মধ্যে থেকে বের হচ্ছে পাহাড় পর্বত আকারে বড় হয় কিভাবে এগুলো বাড়ে সেটা আমরা জিওলজিতে পড়েছি যে পাহাড় পর্বত বাড়ে এমন অনেক উদাহরণ আছে যেমন ধরেন এই কয়েক বছর আগে শোনা গেল যে গণেশের মূর্তি দুধ খাচ্ছে এটা একটা সহজ বৈজ্ঞানিক ব্যাপার অসমোসিস এটা খুবই সহজ একটা বৈজ্ঞানিক ব্যাপার আপনি যদি দুধ ভর্তি জগে একটা চারা গাছ রাখেন সেই গাছ দুধ শুষে নেবে এটা অসমোসিস তার মানে এই না যে সেই মূর্তি দুধ খাচ্ছে তখন অনেক টিভি চ্যানেলে এটা দেখানো হয়েছিল এখানে আপনাকে বুঝতে হবে যে এগুলো হলো সব জড়বস্তু বেদে পরিষ্কার করে বলা আছে যজুর্বেদে আছে বত্রিশ অধ্যায় তিন অনুচ্ছেদে নাতাস্তি প্রতিমা আস্তি মহান স্রষ্টার কোনো প্রতিমা নেই তার কোনো ছবি নেই তার কোনো মূর্তি নেই তার কোনো ভাস্কর্য নেই কোনো ফটোগ্রাফ নেই আশা করি উত্তরটা পেয়েছি কিন্তু একটা কথা পাথরটা এমন আকার পাচ্ছে কিভাবে পাথরটার আকার তাহলে একটা মূর্তির মতো হচ্ছে কেন বোন আজকের কথা যদি বলেন তাহলে মানুষও কোনো কোনো আকার দিতে পারে যন্ত্রপাতি দিয়ে প্রাকৃতিকভাবে কোনো আকার তৈরি হতে পারে এটা খুবই স্বাভাবিক এমন অনেক কথা শোনা যায় যে একটা গাছ আছে দেখলেন লেখা আছে ওম অথবা কোনো গাছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত ব্যাপার আসলে একেবারে গুরুত্বহীন আমরা এখানে কথা বলছি সত্য নিয়ে বোন অনেক পাহাড় আছে দেখতে মানুষের মুখের মতো এমনটা দেখেছেন আপনি এটা প্রকৃতির খেলা পাথরের আকার থাকলে সেটা অলৌকিক হয়ে যায় না আমরা মেনে চলবো বেদের কথা কোরআনের কথা বাইবেলের কথা যেটা বলছে মহান সৃষ্টিকর্তার প্রতিমূর্তি নেই পাথরটা একটা মানুষের মতো হতে পারে কোনো ছবির মতো হতে পারে একটা মূর্তির মতো হতে পারে তার মানে এই না যে সেটা ঈশ্বর ধন্যবাদ ঠিক আছে আর এইসব পাথর দেখবেন বিভিন্ন ছবি আর মূর্তি এগুলো পড়ে গেলে ভেঙে যায় যখন সে নিজেকেই সাহায্য করতে পারে না তখন আমাদের কিভাবে সাহায্য করবে আশা করি উত্তরটা পেয়ে ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ ভাই থ্যাংক ইউ স্যার আমি ডক্টর রাজেশ একজন হোমিওপ্যাথিক ডক্টর আর আমার প্রশ্ন দুইটা আমি পড়েছি যে নবী মোহাম্মদ হলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী এই সর্বশেষ আর চূড়ান্ত কথাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে কেন আপনারা নতুন কোন নবীকে কি ভয় পাচ্ছেন আল্লাহ যদি নতুন কাউকে মনোনীত করে পাঠান তাকে কি মেনে নেবেন না আর আমি যদি সৃষ্টিকর্তাকে দেখতে চাই তাহলে ইসলাম এ সম্পর্কে কি বলে থ্যাংক ইউ স্যার ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন এটার উপরে এত জোর দিচ্ছি কেন যে তিনি শেষ নবী আল্লাহ আরেকজন নবী পাঠাতে চাইলে কি পারতেন না আর শেষ প্রশ্ন যদি আমি আল্লাহকে দেখতে চাই তাহলে কি করব আপনার এই প্রশ্নে পরে আসছি প্রথম অংশটা যে জোর দিচ্ছি কেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী শুধু আমি জোর দিচ্ছি না বেদও জোর দিচ্ছে পুরাণও জোর দিচ্ছে বাইবেলও জোর দিচ্ছে আর কোরআন অন্যান্য ধর্মগ্রন্থ জোর দিচ্ছে আল্লাহ পবিত্র বলেছেন সুরা হজবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মাকানা মোহাম্মদ আবা আহাদিম মির্জা আলিকুম ওয়ালা কি রাসুল্লাহ ওয়া খাতেমুন নবী ওয়া কান আল্লাহ বিকুল্লি শাহিন আলিমা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি হলেন আল্লাহ তালার প্রেরিত রাসুল তিনি নবুয়তের শেষ মোহর আর নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় জানেন এখন আল্লাহ নিজে এই কথা বলেছেন আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইলে অবশ্যই পাঠাতে পারতেন তবে আল্লাহ কখনো মিথ্যে কথা বলেন না আল্লাহ কখনো মিথ্যে বলেন না পবিত্র পবিত্রকরণে এই কথা উল্লেখ করা আছে সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে তিনি হলেন শেষ নবী তাই আল্লাহ জানেন যদি আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইতেন তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ নবী উল্লেখ করতেন না যেহেতু মোহাম্মদকে শেষ নবী বলা হয়েছে আমি বিশ্বাস করেছি আর আল্লাহ তালা তো ভবিষ্যতও জানেন আপনি আমি ভবিষ্যৎ জানি না আল্লাহ ভবিষ্যৎ জানেন তিনি বলেছেন মোহাম্মদই শেষ নবী সেজন্য আমি সেটা বিশ্বাস করি এখন আমাদের যেটা যখন প্রয়োজন আল্লাহ তাল্লাহ ঠিক সেটাই দিয়েছেন আমাদের কিছু মানুষ বলে আল্লাহ নবীকে কেন সৃষ্টির প্রথম দিনেই পাঠালেন না আমার ছেলে কয়েকদিন আগে বলছিল আমাকে প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলে না বললাম আগে তো স্কুলে যেতে হবে class one class two class three college তারপর মেডিকেল ঠিক আছে তাই মানুষের সভ্যতার বিভিন্ন পর্যায়ে আল্লাহ বিভিন্ন রাসুল পাঠিয়েছেন আমরা চারটা কিতাবের নাম জানি এছাড়াও অনেক আছে তাওরাত জাবুর ইঞ্জিল এগুলোর নাম জানি এরপর আল্লাহ তালাই ঠিক করলেন যে চোদ্দশো বছর আগে মানুষ পবিত্রকরণ বোঝার পর্যায়ে চলে এসেছে তখন তিনি পাঠালেন তার সর্বশেষ চূড়ান্ত রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত কিতাব হল কোরআন এখন আল্লাহ চাইলে অবশ্যই নতুন কাউকে পাঠাতে পারেন তবে যেহেতু তিনি বলেছেন আর কাউকে পাঠাবেন না তাই পাঠাবেন না এই দিন তিনি সম্পূর্ণ করেছেন আগের ধর্মগ্রন্থগুলো সম্পূর্ণ অবস্থায় ছিল না আল্লাহ বলেছেন মহান স্রষ্টা পবিত্রকরণে বলেছেন সুরা মাইদা তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজ এই দিনে তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি সম্পূর্ণ করলাম ইসলামকে দিন হিসেবে সম্পূর্ণ করার পর নতুন কিছু যোগ হবে না অথবা এখান থেকে কোনো কিছু বাধা দেওয়া যাবে না এটা সম্পূর্ণ আর সেজন্য যদি আজকের দিনে কেউ বলে যে সে আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব পেয়েছে আর যদি বলে সে আল্লাহর রাসুল তাকে মানসিক ডাক্তার দেখাতে হবে এখন অনেক মানুষে নিজেকে ঈশ্বর বলে দাবি করে অনেকে ঈশ্বরের নবী বলে দাবি করে মানসিক ডাক্তার দেখাতে হবে তাকে কারণ করোনার পরে নতুন কোনো আসমানি কিতাব আসবে না মোহাম্মদের পরে কোনো নতুন নবী আসবে না এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহকে দেখতে চাইলে তখন আপনাকে কি করতে হবে আমি যদি ঈশ্বরকে দেখতে চাই তাহলে আমি কি করব আমি বলছি কি করবেন এই পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবেন না পবিত্র কোরণে বলা আছে যে মুসা আল্লাহ ইসলাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ তাকে বলেছিলেন পাহাড়ের দিকে থাকাও আমি এই পাহাড়ে আমার একটা ঝলক দেখাবো সেই পাহাড়ে তখন কি অবস্থা হলো সেই পাহাড়ের আগুন থেকে মুসা নবীর চোখ ধাঁধিয়ে গেল পৃথিবীতে দেখতে পাবেন না তবে পরকাল আল্লাহকে দেখতে পাবেন যদি আপনি জান্নাতে যান সবকিছু সেখানে পাবেন খাবার সবকিছুই পাবেন লোকজন হাদিসে উল্লেখ করা আছে তারা তখন আল্লাহকে দেখার জন্য অনুনয় বিনয় করবে যদি আপনি আল্লাহ তালাকে দেখতে চান তাহলে আল্লাহর এই চূড়ান্ত আসমানি কিতাব পড়তে হবে এই পবিত্র কোরআন কোরআনের কথাগুলো মেনে চলবেন সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথাগুলো মেনে চলবেন যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোরআনের কথাগুলো আপনি মেনে চলেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন যদি আমি মানি আমিও জান্নাতে যাব আর ইনশাল্লাহ আমরা আল্লাহর আইন মেনে চললে জান্নাতে যাব আর ইনশাল্লাহ আমরা সেখানে আল্লাহকে দেখতে পাবো আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ হ্যাঁ ভাই আমার নাম কিশোর আমি মণিপুর থেকে এসেছি ইন্ডিয়ার দক্ষিণ থেকে আপনারা জানেন যে কাশ্মীরে আপনাদেরকে যেমন সবাই সন্ত্রাসী বলে ডাকে তেমন মণিপুরে আমরা যারা স্থানীয় আমরা ওখানে যে কাজগুলো করছি সেজন্য আমাদেরও সবাই সন্ত্রাসী বলে ডাকে এই কারণে গত পনেরো দিন আমি এখানেই আছি মণিপুরে খবর ছড়ানো হয়েছে যে আমি মারা গেছি আমার মা বাবাও জানে যে আমি মারা গেছি আসলে সেই ভয়েই আমি বম্বেতে চলে এসেছি আর মণিপুরে এখন পর্যন্ত আমরা কেউ পিস টিভি দেখিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আছে বেশ কিছুটা জানি আমি গুরুদুয়ারাতে গেছি চার্চে গেছি তারপর বাইবেল পড়েছি সব জায়গাতে গেছি তবে আমি এখন পর্যন্ত এটা জানি না যে মুসলিমরা কেন দাড়ি রাখে আর ইসলাম ধর্মে কি আছে সেটা কোনো হিন্দি বইতে পাইনি ইংরেজি বইতে পাইনি মণিপুরেও পাইনি তাই আমি বলবো আপনারা যদি এই বইগুলো মণিপুরে পাঠানোর ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় আর আমি যদি এখানে হিন্দি বা ইংরেজিতে কোনো বই পাই তাহলে আমি সেটা কিনতে রাজি আছি ভাই আপনি প্রশ্ন করলেন যে কাশ্মীরে যেমন মুসলিমরা যুদ্ধ করছে জিয়াদ করছে একইভাবে মণিপুরের অধিবাসীরাও যুদ্ধ করছে লড়াই করছে আর উনি মণিপুর থেকে চলে এসেছেন এখানে এসেছেন মণিপুরে বিভিন্ন ঝামেলার কারণে পনেরো দিন এখানে আছেন তিনি ইসলাম সম্পর্কে জানতে চান আর উনি জানতে চেয়েছেন যে মণিপুরে কেন পিস টিভি দেখা যায় না হ্যাঁ আর জানতে চেয়েছেন যে মুসলিমরা কেন মুখে দাঁড়িয়ে রাখে আপনার প্রশ্ন দুটো ভাই কাশ্মীরের কথা আমি আগেও বলেছি যে সবাই জিহাদ করছে কথা আমি বলবো না সবাই কিন্তু জিহাদ করছে এক মিনিট আমার কথাটাকে ভুল বুঝেছেন আমি বলছি আপনারাই ঠিক করছেন আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ভাই আচ্ছা আমি কখনোই বলিনি আপনি ভুল আর আপনার প্রশ্নটাও খুব সুন্দর তবে এটাও পরিষ্কার করি কাশ্মীরে যে সব মানুষ যুদ্ধ করছে অনেকেই হয়তো সত্যিকারের জিহাদ করছে না কেউ কেউ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য খারাপ কাজ করছে যারা আল্লাহ সুবাহতালার আদেশ নির্দেশ মেনে যুদ্ধ করছে তাদের যুদ্ধকে বলতে পারেন জিহাদ ফিসাবিল্লাহ আমি ঢালাভাবে বলতে পারি না যে কাশ্মীরের সব মুসলিমই জিহাদ করছে জিহাদ ফিসাবিল্লাহ এবারে মণিপুরের বিষয়টা নিয়ে বলি আমি জানি যে মণিপুরে এখন খুব যুদ্ধ চলছে আর সে যুদ্ধের কারণে আপনি এখানে হতে পারে এটা আল্লাহর ইচ্ছা হয়তো এমনটা আল্লাহর ইচ্ছা যুদ্ধের কারণে আপনি এখানে এসেছেন হয়তো এই দুনিয়ায় শান্তিতে থাকার পাশাপাশি আপনি পরকালও শান্তি পাবেন ঠিক আছে আপনি আমার লেকচার শুনলেন শান্তির উপর পৃথিবীর শান্তিটা হলো সাময়িক চিরস্থায়ী না কিন্তু পরকালের শান্তিটা হলো চিরস্থায়ী এবারে প্রশ্নে আসি যে আমরা দাঁড়িয়ে রাখি কেন আর মণিপুরে পৃথিবী দেখতে পারেন না কেন মণিপুরে পৃথিবী দেখার প্রসঙ্গে বলি আপনি ফ্রিকুয়েন্সিটা চেক করে দেখতে পারেন যদি ডিস না লাগান হতে পারে আপনাদের ডিস অপারেটার চ্যানেলটা আনেনি একটা ডিস অ্যান্টেনা কিনতে কয়েক হাজার টাকা লাগবে অ্যান্টেনাটা এখন পূর্ব থেকে আটষট্টি ডিগ্রি ঘুরিয়ে দেন আর প্যান অ্যাট স্যাট টেন ইনশাল্লাহ পিস টিভি দেখতে পাবেন আপনাদের কেবল অপারেটরকে বলে দেখেন আমরা মনে করে গিয়ে তাদের বাধ্য করতে পারি না কিন্তু ডিস অ্যান্টেনা যদি পূর্ব দিকে আটষট্টি ডিগ্রি মুখ করে থাকে আর ফ্রিকোয়েন্সিটা টিউন করেন ইনশাল্লাহ দেখতে পাবেন এবারে বলি মুসলিমরা কেন দাড়ি রাখে আমি এখানে বলবো যে পোশাকে যদি আপনার উদ্দেশ্য বোঝা যায় সেটাই করেন একটা লেখা দিয়েছিলাম is the level shows your intent কোয়ারিট যেমন ধরেন যদি কোনো কনফারেন্সে যান বিশেষজ্ঞদের দেখবেন তারা লেভেল পড়েছেন আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি একজন বিজ্ঞানী এটা হলো অনুষ্ঠান ছাড়াই পরিচয় যদি আপনি শুধু ডাক্তারদের কোনো কনফারেন্সে যান তাদের স্পেশালিটি লেখা আছে যেমন ডক্টর অমুক কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট নেফ্রোলজিস্ট হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্ট যদি আপনার সমস্যা হয় কিডনিতে তাহলে নেফ্রোলজিস্ট যদি ব্রেনের সমস্যা হয় নিউরোলজিস্ট আনুষ্ঠানিক পরিচয় পবিত্র কোরণে সুরা আনামের চৌন্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কোরআন বলছে ওয়া ইজাজা আকাল্লা জিনা ইউ মেনুনা বি আয়াতিনা ফাকুলু সালাম আলাইকুম যদি তাদের কাছে আসো যারা আমার আয়াতে ইমরানে তাদের বলো সালাম আলাইকুম তাদের বলো শান্তি বর্ষিত হোক ইসলাম আমাদের বলে তোমরা বলো আসসালাম আলাইকুম এটা শান্তির ধর্ম কমপক্ষে প্রতিদিন প্রত্যেক মুসলিম অন্তত পক্ষে পাঁচবার সালাত আদায় করে যখন সে দৈনিক পাঁচবার নামাজ পড়ে যদি সে শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে যেটা আবশ্যকীয় পাঁচবার গুণ দুই নামাজ আদায় শেষ হলে বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ডান দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আমার বাম দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক প্রত্যেক নামাজে দুইবার বলি কমপক্ষে পাঁচবার নামাজ পড়ি কমপক্ষে দশবার সালাম জানাচ্ছি ডান দিকের সব মানুষদের এর পাশাপাশি বাম দিকের সব মানুষদের যদি মক্কা দাও পড়ি তাহলে আরো দশবার এভাবে অন্তত পক্ষে বিশ বার আমি সালাম জানাচ্ছি আমার ডান দিকের মানুষদের আর বাম দিকের মানুষদের যদি সাধারণ শূন্যত পড়ি তাহলে আরো বেশি হবে যখনই আমি কোনো মুসলিমকে দেখি তাকে বলি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক পবিত্র ওই কথা আছে সুরা নিসার ছিয়াশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যদি কেউ তোমাকে অভিবাদন করে উত্তম অভিবাদন করে তুমি আরো ভালোভাবে অভিবাদন করো অথবা তার সমান কেউ যদি আমাকে বলে আসসালাম আলাইকুম আমি তখন বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেউ আমাকে বললো শান্তি বর্ষিত হোক আমি তখন বলবো শান্তি ও রহমত বর্ষিত হোক কেউ যদি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তখন বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতহু আরো ভালোভাবে দেব যদি কেউ বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু আমি অন্তত পক্ষে একইভাবে বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতহু কেউ আমাকে বললো আসসালাম আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কথাগুলো একই কিন্তু বললাম হৃদয়ের গভীর থেকে এমনটা হলো ভালো তাহলে আল্লাহ করণে বলেছেন আরো ভালোভাবে অভিবাদন করো এখন ধরুন ভ্রমণ করছি মুসলিমদের সাথে দেখা হবে এটা কিভাবে বুঝবো যে কোন লোকটা মুসলিম এজন্য আমাদের লেভেল আছে দাড়ি কিন্তু এখন মিডিয়াতে দেখবেন মুখে দাড়ি থাকলে আপনি সন্ত্রাসী আচ্ছা না কিন্তু ভাই আগে উত্তরটা শেষ করতে দেন আমাকে উত্তরটা শেষ করতে দেন যদি শিখরা দাড়ি রাখে আর পাগড়ি পরে তাহলে বলা হয় ঐতিহ্য মানছে আর মুসলিমরা দাড়ি রাখলে বলা হয় সন্ত্রাসী খ্রিস্টানরা নামদের দেখবেন তারা মাথা ঢেকে রাখে তাদের বলা হয় ধার্মিক আর মুসলিমদেরা মাথা ঢাকলে তাদের বলা হয় নিপীড়িত মিডিয়া মিডিয়া মিডিয়া এই দাড়ি এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না আমার মাথার এই টুপি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না কোরআন পড়লে দেখবেন কোরআনে কোথাও দাড়ি রাখার কথা বলা হয়নি কোরআনে দাড়ি নিয়ে একটা আয়াতে আছে সুরা তাহার মধ্যে এখানে চুরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে সেখানে মুসা আলাহ ইসলাম তিনি তখন দাড়ি ধরেছিলেন তার ভাই হারুনের ইহুদিরা বলে আরুন হারুন তখন বললেন হে আমার সহদর তুমি কেন আমার মুখে দাড়ি ধরেছ শুধুমাত্র এ আয়াতটাতে দাড়ির কথা আছে আমাদের প্রিয় নবীজি বলেছেন সেই বুখারিতে আছে সাত নম্বর খণ্ডের সাতশো আশি ও সাতশো একাশি নম্বর হাদিসে আমাদের প্রেণবীজি বলেছেন পত্তলিকরা যে কাজ করে তার বিপরীতটা করো তোমাদের গোপ ছোট করে ছাটো আর দাঁড়িয়ে রাখো যেহেতু এটা নবীজির নির্দেশ আর আল্লাহ করণে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো নবীজি নির্দেশ দিয়েছেন আমরাও মানব আর এই দাড়ি থাকলে আমরা সহজে চিনতে পারি অনেক লোক বিভিন্ন সময় আমি যখন রাস্তায় হাঁটি যখন বিদেশে যাই তারা আমার টুপিয়া দাঁড়িয়ে দেখে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা অনানুষ্ঠানিক পরিচয় আমি শান্তি প্রচার করছি আমাদের বুঝতে হবে যে এটা একটা অনানুষ্ঠানিক পরিচয় আর একটা উদাহরণ দিই একটা গাড়ি কিনলেন আপনি যদি ডাক্তার হন গাড়িতে ক্রস লাগানো থাকে কেন এটা বোঝাতে যে গাড়ির মালিক একজন ডাক্তার যদি আপনার ইমার্জেন্সি কাজ থাকে আপনি গাড়ি থামাতে পারেন তারপর সাহায্য চাইতে পারেন সেখানে যদি কারো মুখে দাড়ি দেখেন আর মাথায় টুপি দেখেন তাহলে বুঝবেন যে সে মুসলিম আমার মনে আছে দাদা নানাতে জিজ্ঞেস করলে পাবেন তাদের জিজ্ঞেস করে দেখবেন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তারা আপনাকে বলবে যে অমুসলিমরা তারা যখন কোনো ট্যাক্সি ভাড়া করতে চাইতো তখন একজন এমন ড্রাইভার খোঁজ করত যার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ড্রাইভার এই লোক আমাকে ঠকাবে না যদি তারা মুদি দোকানে কেনাকাটা করতে যেত তারা এমন লোকের কাছ থেকে জিনিসপত্র কিনত যার মালিকের মুখে দাঁড়িয়ে আছে মুসলিম এই লোক ঠকাবে না কিন্তু এখন যদি মাথায় টুপি থাকে মুখে দাড়ি তার মানে এই লোক সন্ত্রাসী তাহলে ইসলাম সম্পর্কে অনেক বদনাম এখন আমাদেরকে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে ঠিক এটা আমাদের একটা লেভেল এটা আমাদের নবীজির নির্দেশ তিনি বলেছেন সেজন্য আমরা এটা করি এতে একটা মাছিরও ক্ষতি হবে না এটা অনানুষ্ঠানিক পরিচয়ের একটা মাধ্যম যে আমরা মুসলিম যাতে সালাম জানাতে পারি আর যদি কোনো সমস্যায় পড়েন যদি সাহায্য দরকার হয় প্রতিবেশীকে সাহায্য করা মুসলিমদের কর্তব্য সাহায্য তার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি কারো কাছে ইনশাল্লাহ আপনি সাহায্য পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ধন্যবাদ এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে আসসালামু আলাইকুম জাকির ভাই আমার নাম নীলম শেঠি আমার জন্ম হিন্দু পরিবারে আমি একদিন আজাদ ময়দানে হিন্দুইজম ও ইসলামের সাদৃশ্য নিয়ে আপনার লেকচারটা শুনেছিলাম সেদিন থেকেই আমি ইসলাম পছন্দ করি আজকে সবার সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি লা ইলাহা বোন আপনাকে অভিনন্দন ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন বোন তিনি বললেন যে কয়েক বছর আগে বোম্বের আজাদ ময়দানে তিনি প্রথম আমার লেকচার শুনেছিলেন টপিক ছিল হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য আর সেই দিন থেকেই তিনি ইসলাম পছন্দ করেন আর আজকে তিনি সবার সামনে ইসলাম গ্রহণ করলেন আপনাকে এই শান্তির ধর্মে স্বাগত জানাই আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে রহমত দান করেন আর ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন ইহকাল এবং পরকালও শান্তি পাবেন ধন্যবাদ হ্যাঁ ভাই আমি ডক্টর বলবন্ত শাস্ত্রী বিহারে সরকারি ডাক্তার হিসাবে ছিলাম আমি বোম্বেতে অনেকদিন ধরে আছি এখানকার অনেক অতিথিকেই আমি ব্যক্তিগতভাবে চিনি তাদের সাথে কথাও হয় আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি আমি সেই জন্য সবাইকে হাত জোর করে নমস্কার জানাচ্ছি আমি এখানে আপনার কাছে শুধু একটা ব্যাপারেই জানতে চাইব হিন্দু দর্শনে একটা কথা আছে বাসুভেই বা কুটুম্বাকাম বাসুভেই বা কুটুম্বাকাম পুরো পৃথিবী আমার আত্মীয় পরিবার হিন্দু দর্শনে আমরা এমনটাই দেখি আর সর্বে ভবান্ত সুখিনা সর্বে ভবান্ত নিরাময় সবাই সুখে থাকুক সবাই আনন্দে থাকুক সবাই ভালোভাবে জীবিকা উপার্জন করুক সবাই ভালো থাকুক হিন্দু দর্শন থেকে আমরা এমনটাই জানতে পারি আমার ধারণা আপনাদের ইসলাম ধর্মে ইসলাম ধর্মের দর্শনে এরকম কোনো কথা আছে আর এই কথাগুলো আপনারা মানুষের মাঝে প্রচারও করে থাকেন তবে অত্যন্ত আশ্চর্যের সাথে আমি দেখছি আর আপনাকেও এই কথাটা বলছি এই ব্যাপারে আপনারা পবিত্র কোরআনের কথাগুলোর অর্থ ঠিকভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারেননি এখন কোরআনের এই কথাগুলো আর আপনাদের কথা মানুষ তো তাহলে ভুল বুঝবে এখন আপনি দেখবেন যে পুরো পৃথিবী জুড়েই যেভাবে সবগুলো মিডিয়ায় কোরআন আর ইসলাম সম্পর্কে যেসব খারাপ খবর শোনা যায় এগুলো আগে তেমনটা শোনা যেত না যেমন ধরেন কট্টরপন্থী চরমপন্থী আতঙ্কবাদী এটা সব জায়গায় তাহলে আমি কি বুঝব এখানে আপনার কথার মধ্যে কোনো ভুল আছে নাকি মানুষ কোরআনের ভুল ব্যাখ্যা করছে নাকি আমাদের সামনে যে খবর তুলে ধরা হচ্ছে পবিত্র কোরআনের কথাগুলো সেটা ভুলভাবে তুলে ধরা হচ্ছে ইসলাম তো সবসময় শান্তির কথা বলে কিন্তু এখন পৃথিবীর সামনে ইসলামের ইমেজ খুব খারাপ ধন্যবাদ ভাই সুন্দর আর ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন আপনি বললেন যে হিন্দু দর্শনে আপনারা মানেন যে পুরো পৃথিবী পুরো পৃথিবীর মানুষ পরিবারের মতো এই পরিবারের সবাই সুখে শান্তিতে বসবাস করবে আয় করবে আনন্দ করবে উপভোগ করবে এটাই উনার প্রশ্ন ইসলামেও কি এরকম কিছু আছে উনি বললেন যে ইসলামেও একই রকম কথা আছে তারপর উনি আমাকে প্রশ্নটা করলেন যে এই করণের কথা সব মানুষের কাছে পৌঁছানো উচিত এখন মুসলিমরা তারা কি পবিত্রকরণের ভুল ব্যাখ্যা করছে নাকি মানুষজনই পবিত্রকরণের কথাকে ভুল বুঝছে এখন আমরা দেখি যে মুসলিমদের সবাই বলছে সন্ত্রাসী বলছে মৌলবাদী চরমপন্থী এখানে আসলে সমস্যাটা কোথায় আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে আমি একমত যে হিন্দু ধর্ম এই কথা বলছে যে পুরো পৃথিবী একটা পরিবার সবাই একসঙ্গে আনন্দে থাকবো উপভোগ করব ইসলাম এরকমই কথা বলছে শুধু শেষে একটা আলাদা আল্লাহ পবিত্র করণে সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াদে উল্লেখ করেছেন ইয়া ইন্না মিন ইন্না হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যাতে তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে তাহলে কোরআন বলছে যে পৃথিবীর সব মানুষ তাদের সব পূর্বপুরুষ তাদের সবার আর আমাদের সবার পূর্বপুরুষ একটা যুগল আদম হওয়া আল্লাহ তাদের শান্তিতে রাখুন পরে আল্লাহ আমাদের ভাগ করেছেন বিভিন্ন জাতি আর গোত্রে রং আলাদা ভাষা আলাদা যাতে অন্যের সাথে পরিচিত হতে পারে আর আল্লাহ সোহানতালা যেটা দিয়ে আমাদের বিচার করবেন সেটা আমাদের সম্পদ না গোত্র না বর্ণ না গায়ের রং না আমাদের লিঙ্গ না সেটা হলো তাকোয়া আর আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এই সুরা হুজুরাতের তেরো নম্বর আয়তে আছে আল্লাহ তালা এখানে বলেছেন তোমাদের মধ্যে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার তাকো আছে আল্লাহ তালা যে জিনিস দিয়ে আমাদের সবার বিচার করবেন ভাই কথা বললে আমার উত্তরটা শুনতে পাবেন না আপনি আরেকটা প্রশ্ন করবেন ভাই আগে আমাকে উত্তরটা দিতে দেন আপনি এখন আপনার প্রশ্নটা নিয়ে আরেকজনের সঙ্গে কথা বলছেন এটা আমার পেশা ভাই আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি এখনো শেষ করিনি সবে শুরু করেছি ভাই আমি বলতে চাচ্ছি ভাই আমি ইংরেজি ভাষা তেমন একটা বুঝি না ভাই যদি আমি আমি বলি আমি তাই অনুরোধ করব যে আপনি তো যথেষ্ট জানেন আপনার পাশে যদি আর কেউ থাকে যে হিন্দিতে ব্যাখ্যা করে দেবে অথবা উর্দুতে ব্যাখ্যা করবে তাহলে আমার পক্ষে সেটা বোঝা সহজ হতো ভাই যদি হিন্দিতে বলি আপনার বোঝার জন্য হিন্দিতে বলতে পারি কিন্তু হিন্দিতে যদি আমি উত্তর দেই অন্যদের সাথে অবিচার করা হবে আপনি তো আপনার প্রশ্নটা হিন্দিতে করেছেন সেটার তর্জমা করে তারপর আমি উত্তর দিচ্ছি যদি বুঝতে না পারেন পরে ভিডিওটা দেখে নিতে পারেন অথবা পরে অন্য কাউকে আমি বলে দেব তিনি আপনাকে উত্তরটা হিন্দিতে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে কি দিয়ে আল্লাহ আমাদের বিচার করবেন হিন্দু ধর্মে উনি বললেন যে আমরা জীবনযাপন করব সুখের সাথে আয় করব ইসলাম অনুযায়ী আমরাও সুখের সাথে জীবনযাপন করব তবে সেটা ভিত্তি হবে তাকোয়া যেটা দিয়ে আপনি অধিক মর্যাদা সম্পন্ন হতে পারেন সেটা তাকোয়া ন্যায়পরায়ণতা আল্লাহকে মেনে চলা সম্পদ না লিঙ্গ না গোত্র বর্ণ না আপনি প্রশ্ন করেছেন যে কোরআন এত ভালো কথা বলে তাহলে এখানে কোরআনের ব্যাখ্যায় কি সমস্যা হচ্ছে মুসলিমরা কি ভুল ব্যাখ্যা করছে নাকি আমরাই কোরআনের কথা ভুল বুঝছি এজন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি ইসলামকে মানুষ জাতির জন্য সমাধান সমস্যা হলো মিডিয়া এইভাবে তুলে ধরছে ইসলামকে আমরা মুসলিমরা দোষটা আমাদের আমি আপনার সাথে একমত আমরা মিডিয়ার ব্যাপারে এক্সপার্ট নই দোষটা আসলে মুসলিমদেরই আর এটা প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব সে ইসলাম ধর্ম প্রচার করবে কোরআনের কথাগুলো প্রচার করবে পুরো মানুষ জাতির জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করছি চেষ্টা করছি যথাসাধ্য চেষ্টা করছি এখন সাধারণ মানুষকে জানানোর ভালো উপায় এখানে দেখেন কত মানুষ হাজার হাজার মানুষ আজ এই অনুষ্ঠানে আমি জানি না কতজন তবে আমাদের জন্য এই সংখ্যাটাও কম এক লাখ মানুষ সেটাও আমার কাছে অনেক কম আমার দরকার লক্ষ লক্ষ দর্শক সেজন্য আমরা স্যাটেলাইট চ্যানেলে সরাসরি অনুষ্ঠান করি আমাদের দর্শক প্রায় ছয় কোটি ছয় কোটি এক লাখ বা দুই লাখ মানুষ তো নস্যি আমি আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিতে পারি মানুষের কাছে ইসলামের বাণী আমি পৌঁছে দিয়েছি আর ছয় কোটি হলো মাত্র ওয়ান পার্সেন্ট এটা আসলে কম পৃথিবীর জনসংখ্যার ওয়ান পার্সেন্ট মোট জনসংখ্যা ছয়শো কোটি যেটা করতে হবে আমাদের মুসলিমদের এখন মিডিয়ার সামনে আসতে হবে আরো চ্যানেল খুলতে হবে প্রচারের পরিমাণ আরো বাড়াতে হবে আর আমি আপনার সঙ্গে একমত মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে আর সেজন্যই আপনি যেমন বললেন মুসলিমদের এখন বলা হচ্ছে চরমপন্থী বলা হচ্ছে মৌলবাদী সন্ত্রাসী আর আমার লেকচারটাও এগুলো নিয়েই যে কি উত্তর দেবেন যদি কেউ আপনাকে বলে আপনি চরমপন্থী আপনি সন্ত্রাসী আপনি মৌলবাদী আশা করি ইনশাল্লাহ এই লেকচারটা শেষ হওয়ার পর আপনি হিন্দিতে উত্তরটা পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই এবারে পরের প্রশ্ন প্রণাম গুরু আমার নাম বিলাস কাকবে আমি নায়া হসপিটালের মেডিকেলের ছাত্র আমার মতে আমরা খুবই ভাগ্যবান যে মানুষ হিসাবে জন্মাতে পেরেছি প্রাণী হিসাবে আমরা আলাদা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে তাই আপনার মতে আমাদের এই মূল্যবান জীবন কোন কাজে লাগানো উচিত মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আমাদের এই জীবনের আসল উদ্দেশ্যটাই কি হওয়া উচিত ভাই বললেন আপনি নায়ার হসপিটালে মেডিকেল স্টুডেন্ট আপনাকে বলি আমিও নায়ার হসপিটাল থেকে পাশ করেছি আমিও একই মেডিকেল কলেজ থেকে পাশ করেছি নায়ার হসপিটাল পাশ করেছি উনিশশো সালে আনুমানিক ষোলো বছর আগে ভাই প্রশ্ন করলেন যে আমরা এই মানুষের জীবন পেয়েছি এখন এই জীবনটাকে কিভাবে কাজে লাগাবো আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা খারাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুল আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য ইবাদত মানে তাকে মেনে চলা তাই পৃথিবীটা আমাদের জন্য শ্রেষ্ঠ কর্তব্য আল্লাহ তালা নির্দেশগুলো মেনে চলা যাতে শান্তিতে থাকতে পারি ইহকালে এবং পরকালে মানুষ জাতির যিনি স্রষ্টা তিনি প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবেন পবিত্র করণে সুরামুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ জি খালাকাল মাওতাওয়াল হায়াতা আল্লাহ তালায় সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মে কে উত্তম পৃথিবীতে আমাদের এই জীবন এটা পরকালের জন্য পরীক্ষা আমরা সবাই পরীক্ষা দিচ্ছি আর আপনি যদি আল্লাহ তালার আদেশগুলো মানেন আর তার কথা মতো যদি জীবনযাপন করেন আর শান্তি বজায় রাখেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে আপনি ইহকালেও সফল হবেন পরকালও সফল হবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ কিন্তু আমরা আমরা যারা তরুণ আমাদের কোন কাজটা করা উচিত আচ্ছা আপনারা কি করবেন আপনারা এই কোরআন পড়বেন পবিত্র কোরআন পড়েন কোরআনের কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন যদি আপনারা বেদ পড়েন দেখবেন বেদাও বলছে এক ঈশ্বরের কথা মূর্তি পূজা চলবে না পবিত্র বেদ বলছে ভবিষ্যতে একজন ঋষি আসবেন ভবিষ্যতে কলকি অবতার আসবেন সবাইকে ভালো জিনিস দেখাবেন এই কলকি অবতার হলেন মোহাম্মদ সাল্লাম এই কোরআন আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়েছে শেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এই কোরআন পড়েন মেনে চলেন তাহলে শান্তিতে থাকতে পারবেন ইহকালে আর পরকালেও শান্তিতে থাকবেন আশা করি উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ স্যার হ্যাঁ আমার নাম আরতি আমি একজন অমুসলিম আপনার কাছে আমার প্রশ্নটা হলো তার আগে আমি আপনাকে এই জ্ঞানগর্ভ লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছি আপনার লেকচারে শুনেছি আমি যতখানি বুঝেছি যে ইসলাম এমন একটা ধর্ম যেটা বিশ্বাস করে শান্তি সাম্যবাদ এবং বিজ্ঞানসম্মত যুক্তিবাদী চিন্তায় এমনটা যদি হয়ে থাকে তাহলে ইসলাম কিভাবে আল্লাহর ধারণায় বিশ্বাস করে অথবা ইসলাম কিভাবে বেহেস্ট বা ধূসকে বিশ্বাস করে যদি সেটা যুক্তিবাদী হয় বোন আপনি প্রশ্ন করলেন বললেন এটা জেনে আপনার ভালো লেগেছে যে ইসলাম একটি শান্তির ধর্ম আর ইসলাম একটা বিজ্ঞানসম্মত ধর্ম যৌক্তিক ধর্ম তারপর বললেন যদি ইসলাম যৌক্তিক ধর্ম হয়ে থাকে তাহলে ধর্মটা কিভাবে বিশ্বাস করে ঈশ্বরে কিভাবে বিশ্বাস করে বেহস্তা দোজকে বোন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন বিজ্ঞানের মাধ্যমেই যদি কোনো নাস্তিককে প্রমাণ দেখাতে চাই যদি কোরআনের সত্যতা প্রমাণ করতে চাই তাহলে বিজ্ঞানের সাহায্য নেব বর্তমানে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় আগেকার দিনে এটা ছিল অলৌকিক কাজ তারপর আসলো সাহিত্য আর কবিতার যুগ প্রত্যেক যুগেই কোরআন হলো অলৌকিকেরও অলৌকিক কোরআন সবসময়ের জন্য অলৌকিক এই কারণে বলছি আমার কথা শুনলে বুঝবেন আমি প্রমাণ করেছি আর যে মানুষটা বিজ্ঞানের কথা বিশ্বাস করে যদি সে নিরপেক্ষ হয় তাহলে মানতে বাধ্য হবে যে কোরআন হলো আল্লাহর বাণী যদি সে বিজ্ঞানে বিশ্বাস না করে যদি নিরপেক্ষ না হয় যদি বুঝতে না চায় তাহলে সম্ভাবনা বেশি যে সে পবিত্র কোরআন বিশ্বাস করবে না সেজন্য আমি বলেছি যে আজকে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে আপনি যদি বিজ্ঞানের কথা বলেন ঈশ্বরের কথা যদি বলেন বেশিরভাগ বিজ্ঞানী ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে এখন আগেকার দিনে ফ্রান্সিস বেকনের কথা অনুযায়ী তিনি বলেছেন যে বিজ্ঞান সম্পর্কে অল্প জ্ঞান থাকলে আপনি হবেন নাস্তিক তবে বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন এরপরে বেহেস্তার দোজক নিয়ে আপনার প্রশ্নের উত্তর দেই আপনি কোরআন পড়লে দেখবেন কোরআনের বিজ্ঞান সম্পর্কে যা কিছু বলা হয়েছে আনুমানিকভাবে বলতে পারেন যে বিজ্ঞান সম্পর্কে এসব কথার আশি পার্সেন্ট একেবারে একশো পার্সেন্ট সঠিক হয়েছে বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো পৃথিবীর আকার কেমন চাঁদের আলোর কথা তারপর সূর্য তার নিজের চারপাশে ঘুরে পানিচক্র ভূগোল বোটানি ইত্যাদি বিজ্ঞান সম্পর্কে কোরআনের এসব কথার আশি পার্সেন্ট একেবারে একশো পার্সেন্ট সঠিক প্রমাণিত হয়েছে কোরআনের বাকি বিশ পার্সেন্ট সেটা এখনো প্রমাণিত হয়নি সঠিকও না ভুলও না আমার চুক্তি বলে যখন আশি পার্সেন্ট একেবারে পুরোপুরি সঠিক আর বাকি বিশ পার্সেন্ট সঠিকও না ভুলও না এই বিশ পার্সেন্টের পয়েন্ট ওয়ান পার্সেন্টও ভুল বলে প্রমাণিত হয়নি আমার যুক্তি বলে যে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি বিশ পার্সেন্ট সঠিক হবে তাহলে বেহেস্তার দোজক ফেরেস্তা জিন বিজ্ঞান এখনো অতটা উন্নত হয়নি বিজ্ঞান হয়তো এতটুকু উন্নত হয়েছে যে কোরআনের আশি পার্সেন্ট বৈজ্ঞানিক কথাগুলো যাচাই করে দেখতে পারবে আগামীকাল হয়তো পঞ্চাশ বছর পরে একশো বছর পরে দুইশো বছর পরে বিজ্ঞান তখন বেহেস নিয়ে কথা বলবে দোজক নিয়ে কথা বলবে জিন নিয়ে কথা বলবে আমার বিচার বুদ্ধি বলে এটা কোনো অযৌক্তিক বিশ্বাস না বিশ্বাসটা যুক্তিসঙ্গত যখন আশি পার্সেন্ট পুরোপুরি সঠিক বলে প্রমাণিত বাকি বিশ পার্সেন্টের পয়েন্ট ওয়ান পার্সেন্টও ভুল বলে প্রমাণিত হয়নি কোনো বিজ্ঞানী বলতে পারবে না বিজ্ঞানকে প্রমাণ করতে পারবে না দুজক বলে কিছু নেই বিজ্ঞান দিয়ে এটাও প্রমাণ করতে পারবে না যে বেহেস বলে কিছু নেই শুধু বলতে পারবে আমি জানি না এটা থাকতেও পারে নাও থাকতে পারে প্রমাণিত হয়নি আমার চুক্তি বলে এই বিশ পার্সেন্ট এখনো ভুল বা সত্য প্রমাণিত হয়নি বাকি আশি পার্সেন্ট পুরোপুরি সঠিক একজন বিজ্ঞান মানুষকে মানুষ হিসেবে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমি বলবো যে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি বিশ পার্সেন্ট সঠিক হবে সেজন্য আমি বিশ্বাস করি দোজোখে বিশ্বাস করি বেহেস্তে এছাড়াও আমি আর জিন বিশ্বাস করি আশা করি উত্তরটা পেয়েছেন আমার কিছু ব্যাপার পরিষ্কার করা প্রয়োজন কিছু ব্যাপারে জানা দরকার এই প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক হ্যাঁ স্যার আপনি এখন বললেন যে বিজ্ঞান ও আল্লাহর ধারণায় বিশ্বাস করে ইসলামও সেটাই বিশ্বাস করে সেখানে এসব ব্যাপার নিয়ে কি ব্যাখ্যা দেয়া হয়েছে আল্লাহ আর বেহেশ দুজক সম্পর্কে বোন আপনি আমার পুরো লেকচার শুনেছেন হ্যাঁ আপনি কি আমার গত লেকচারটা শুনেছিলেন is the Quran God's word না স্যার আচ্ছা। আজকেই প্রথম এসেছি এখানে আমি পনেরো মিনিটে সেই কথাগুলো বলেছি যেটা আসলে দুই ঘন্টার লেকচার আপনাকে অনুরোধ করব আপনি আমার ভিডিও ক্যাসেটটা জোগাড় করেন is the Quran God's word সেখানে প্রমাণ করেছি যে কোরআন আল্লাহর বাণী নাস্তিকের সামনে ঈশ্বরের অস্তিত্ব সেখানে প্রমাণ করেছি সেই কথাগুলো এখানে সংক্ষেপে বলেছি আমি সেখানে আমি প্রমাণ করেছি যে ঈশ্বরের অস্তিত্ব আছে যদি স্রষ্টা বলে কেউ না থাকতো তাহলে কোরআন কে লিখেছে চোদ্দশো বছর আগে এই কোরআন কে লিখেছে এই কোরআন এই প্রশ্নটা আমারও যে এই কোরআন কে লিখেছেন কে লিখেছে আমাদের স্রষ্টা লিখেছেন ঈশ্বর লিখেছেন মানুষ এটা লিখতে পারবে না সরি এই কথাটা ব্যাখ্যা করে বলেন এই ব্যাখ্যাটা আমি দুই ঘন্টা ধরে দিয়েছি আপনি ভিডিও ক্যাসেটটা দেখেন আর পঁচানব্বই সালে এই টপিকের উপরে বোম্বেতে লেকচার দিয়েছিলাম আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব মহিলা ভলেন্টিয়ারদের উনাকে ওই ক্যাসেটটাও দেবেন যেখানে বোম্বেতে পঁচানব্বই সালে আমি এই লেকচারটা দিয়েছিলাম লেকচারগুলো দেখেন ইনশাল্লাহ এখানে বিস্তারিত পাবেন এখানে ব্যাখ্যাগুলো পাবেন ঈশ্বর আর ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আর কোরআনের সত্যতার প্রমাণ আশা করি উত্তরটা পেয়েছেন ইভিনিং স্যার আমার নাম সুভাষ কামরে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার থানা কলেজের আপনার লেকচারের শুরুতেই আপনি বললেন যে কোরআন মানুষ জাতির জন্য শান্তির কথা বলে আর আমার প্রশ্নটা হলো ইসলাম যদি শান্তির কথা বলে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের তরুণ সব মুসলিমরা তারা কেন সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়েছে এসব করেছে জেহাদের নামে এই জেহাদ বিষয়টা আসলে কি ধন্যবাদ স্যার ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম আর কোরআন যদি শান্তির কথা বলে মানুষের জন্য তাহলে বিভিন্ন দেশে কেন তরুণ মুসলিমরা আর বিভিন্ন বয়সের মুসলিমরা তারা যুদ্ধ করছে আর জিহাদের কথা বলছে এই জিহাদ কথার অর্থ কি এই জিহাদ শব্দটার অর্থ যদি জানতে চান জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার অর্থ চেষ্টা করা এর অর্থ সংগ্রাম করা তাহলে জিহাদ শব্দটার অর্থ চেষ্টা আর সংগ্রাম করা জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না পবিত্র যুদ্ধ এটার আরবি শব্দ হচ্ছে হারবুম মুকাদ্দাসা পবিত্রকরণের কোন জায়গায় হারমোন মোকাদ্দাসা লেখা নেই সেই হাদিসও পাবেন না এটা একটা ভুল অনুবাদ যেটা করেছে মিডিয়া পশ্চিমা বিশেষজ্ঞরা পবিত্র যুদ্ধ শব্দটা নেই জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না জিহাদ অর্থ চেষ্টা সংগ্রাম করা এরপরে ইসলামিক পরিভাষায় এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা মানুষ জাতির উন্নতির জন্য এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা পৃথিবীর মানুষের শান্তির জন্য আরেকটা অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে চেষ্টা আর সংগ্রাম করা আরেকটা অর্থ অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা এবারে আপনার প্রশ্নটাতে আসি যে তাহলে এইসব তরুণ মুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ করছে এক নম্বর পয়েন্ট এমন সম্ভাবনা আছে আর কথাটা সত্যি যে কিছু মুসলিম আছে যারা আসলে বিপদগামী তারা বিপথে চলে গেছে তারা বলে যে ইসলামের যুদ্ধের অনুমতি আছে প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতি দেয় তবে এদের সংখ্যা খুবই কম আমার মতে প্রধান কারণটা হলো মিডিয়া আমাদের এভাবে দেখাচ্ছে যেমন ইন্ডিয়ায় খবরের কাগজগুলোতে আমরা প্রায় দেখি যে কাশ্মীরের মুসলিম সন্ত্রাসীরা অনেক মানুষ মেরেছে হেডলাইন প্রত্যেক দিনই দেখবেন আমি কাশ্মীরে প্রথম গিয়েছিলাম দু সালে তখন ভাবছিলাম আমি যাব কি যাব না যাব কি যাব না ওখানে অনেক গোলযোগ প্রথমবারের মতো কাশ্মীরে চোদ্দ বছর পরে কাশ্মীরের সরকার কোনো পাবলিক লেকচারের অনুমতি দিল সেই লেকচারে অনেক মানুষ ছিল প্রায় এক লক্ষ মানুষ সেখানে পোলো গ্রাউন্ডে সেটা ছিল শ্রীনগরে আর যখন সেখানে গেলাম দেখলাম চারপাশে বন্দুক নিয়ে দেহরক্ষী ভাবলাম এটা আবার কি তবে সেখানে কোনো সমস্যা হয়নি পরের বছরে আসামে গেলাম যখন এয়ারপোর্টে নামলাম বন্দুক হাতে চাঁদের রক্ষী আসলো বললাম এটা আবার কি অবস্থা ভালো না এই আসামে কেন কি হয়েছে সেখানে দেহরক্ষী না থাকলে আজ আমি এখানে থাকতাম না কিন্তু খবরের কাগজে আমরা কি দেখি যে আসামে হত্যা আর অরাজকতা চলছে কাশ্মীরের চাইতে আসামে অনেক বেশি মানুষ মারা গেছে এলটিটি এর ব্যাপারে কে বলে এলটিটি চেনেন তামিল তাদের বলা হয় তামিল টাইগার্স হিন্দু সন্ত্রাসী বলা হয় না কেন যখন কাশ্মীরি মুসলিমরা করে তখন তারা বলে মুসলিম সন্ত্রাসী যখন আসামের হিন্দুরা করে তাহলে সেটা স্থানীয় সমস্যা যদি এলটিটি করে স্থানীয় সমস্যা ইন্ডিয়ায় ইন্ডিয়ার অবস্থা সম্পর্কে জানেন এমন কাউকে জিজ্ঞেস করেন সে আপনাকে বলবে বেশিরভাগ হত্যা সেটা করেছে মাউস্ত্রীরা এদের কথা কাগজে কতবার দেখি আমরা এদের খবরটা হয়তো আসবে ছোট করে যে এতজন লোক আসামে মারা গেছে ছোট করে মুসলিমরা যদি করে হেডলাইন কেন সব জায়গাতে কিছু কুলাঙ্গার থাকে একবার একজন আমাকে বলেছিল কাশ্মীরের ব্যাপারটা এটা আসলে আমাদের দেশের জন্য সমস্যা আসাম কি দেশের জন্য সমস্যা না শুধুমাত্র কাশ্মীর কি দেশের জন্য সমস্যা দুই জায়গাতেই স্বাধীনতার যুদ্ধ চলছে আর নিরীহ কাশ্মীরিরা নাজেহাল হচ্ছে সব জায়গায় তারা অপদস্থ হচ্ছে যদি আফগানিস্তানে যান সেখানে আপনি কি দেখবেন আমেরিকানরা সেখানে গেল আর তাদের বললো সন্ত্রাসী তারপর আপনি দেখেন প্যালেস্টাইন ইহুদিরা হিটলার তাদের বের করে দিয়েছিল জার্মানি থেকে তাড়িয়ে দিল প্যালেস্টাইনরা আরব জ্ঞাতি ভাইরা তারা বললো আহলান আস্তাহলান আমাদের ঘরে আপনাদের স্বাগতম চিন্তা করেন একজন লোকের ঘর নেই মাথায় ছাদ নেই আপনি তাকে আপনার ঘরে নিয়ে আসলেন কয়েকদিন পরে সে আপনাকে তাড়িয়ে দিল আপনি দরজায় দাঁড়িয়ে বলতে লাগলেন ও আমার ঘর কেড়ে নিয়েছে আমার ঘর ফিরিয়ে দাও তখন আপনি সন্ত্রাসী এটা কি দেখতেই পাচ্ছেন এই হলো মিডিয়া এটা মিডিয়া তাহলে দেখবেন বসনিয়াতে কি হয়েছিল মুসলিমদের হত্যা করা হলো আমি আপনার সঙ্গে একমত মুসলিমরাও সেখানে যুদ্ধ করেছিল কিন্তু তাদের উপর অবিচার হয়েছে মানবত বলে কিছু নেই প্যালেস্টাইন ঘটনার কি উত্তর দেবেন অথবা ধরেন ইরাক তাদের নাকি রাসায়নিক অস্ত্র আছে আমি সাদ্দাম হোসেনের পক্ষে বলছি না আমি তাকে ভালো মুসলিম মনে করি না তবে সাদ্দামের সময় ইরাকে কিছু সমস্যা ছিল আমেরিকানরা আসার পরে সেগুলো অনেক গুণ বেড়ে গেছে ঠিক সেই রাসায়নিক অস্ত্র কোথায় গেল যেহেতু জর্জ বুশ বলেছে যাও আক্রমণ করো তাই আক্রমণ যে লোকটা সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী সে হলো জর্জ বুশ এক নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ তাহলে আসল ব্যাপারটা হচ্ছে এটা মিডিয়ার খেলা মুসলিমদের অপদস্থ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদেরকে বলছেন সন্ত্রাসী আমি সেজন্য বলছি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে তবে কুলাঙ্গারের সংখ্যা অনেক কম এরা সংখ্যায় কম পুরোটাই মিডিয়ার কারসাজি আয়ারের নাম শুনেছেন আইরিশ রিপাবলিকান আর্মি ইংল্যান্ডে এটা আসলে ক্যাথলিক আর প্রোটেস্টেন্টদের ভেতরে লড়াই তাদের কেউ ক্যাথলিক সন্ত্রাসী বলে না কেন একশো বছরেরও বেশি তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মুসলিম সন্ত্রাসীদেরকে বেশি ভয় পাচ্ছেন আয়ারে নিয়ে অত চিন্তা নেই যারা এখন পর্যন্ত অনেক মানুষ মেরেছে অনেক বোমা ফাটিয়েছে কিন্তু এরা দরজা বন্ধ করে মিটিং করে যে কিভাবে কিভাবে মুসলিম সন্ত্রাসীদের থামাবো ব্যাপারটা খুবই কমন কোনো পলিটিশিয়ান ভোটের দরকার হলেই নতুন প্রধানমন্ত্রী আসলেন আর তখনই ঘটল গ্লাস বোম্বিং সাবিল আহমেদকে চেনেন সাবিল আহমেদের নাম শুনেছেন খুব ভালো আমি নাম শুনেছি কখনো দেখিনি ইন্ডিয়ার পেপারে এসেছিল এই সাবিল আহমেদ কে সাবিল আহমেদ হলো ডক্টর জাকির নায়কের ভক্ত আর ব্যাঙ্গালোরে ডক্টর জাকিরের লেকচারের অর্গানাইজার ছিল পুরো আর্টিকেলটাই সন্ত্রাসের উপর তারপরে সাবিল আহমেদের নাম তারপরে জাকির নায়কের কথা কেন কারণ জাকির নায়ক জনপ্রিয় আর্টিকেলটার গুরুত্ব বেড়ে যাবে তারপর সেখানে লেখা আছে যদিও ডক্টর জাকির নায়েক পুরোপুরিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে এই আর্টিকেলে আমার নামটা জুড়ে দিল আপনারা কি লাল মসজিদের ঘটনা জানেন পাকিস্তানে সেখানে জাকির নায়কের স্মৃতি পাওয়া গেছে তাহলে তো খুশি হবেন যখন ইন্ডিয়ান প্রেস বলছে ডক্টর জাকির নায়ক সন্ত্রাসের বিরুদ্ধে তাহলে তো খুশি হবেন যে সাবিল আহমেদের কাছে আমার সিডি আছে লাল মসজিদে আমার সিডি আছে আমি যদি সন্ত্রাসের বিরুদ্ধে থাকি তাহলে এটাও ভাবেন যে হাজার হাজার মুসলিম সন্ত্রাসী কাজ করছে তারা যেহেতু আমার ভক্ত তারা এগুলো বাদ দেবে যদি তালিবান ওয়েবসাইটে যান ডক্টর জাকির নাইকের নাম সেখানেও আছে হয়তো দেখবেন আল কায়দা ওয়েবসাইটেও আমার নাম দেওয়া আছে কেউ অসুস্থ হলে তো ডাক্তার কাছে যাবে ঠিক এটা বলতে পারবেন না শুধু অসুস্থটাই হাসপাতালে যায় অসুস্থ হলে তো হাসপাতালে যাবেই যদি ধরে নেন এরা সবাই সন্ত্রাসী আমার লেকচার শোনে ইন্ডিয়ার সরকার তো খুশি হবে ডক্টর জাকির নায়ক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে তাদের খুশি হওয়া উচিত যে এই লোকগুলো আমার কথা শুনছে আমি হয়তো সবাইকে বোঝাতে পারবো না তবে কিছু লোককে তো বোঝাতে পারছি কিন্তু সেই গেলে আমার নামটা লেখে গুরুত্ব পাওয়ার জন্য আসলে ব্যাপারটা কি যদি ইসলামের বিরুদ্ধে লেখেন আপনার আর্টিকেলটা তাহলে চোখে পড়ার সম্ভাবনা বেশি এটা খুবই কমন খুশবন্ত সিং এর একই অবস্থা খুশবন্ত সিংকে চেনেন এখন তার বয়স চুরানব্বই তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন আর্টিকেল লিখেছেন কয়েক সপ্তাহ আগে এই নভেম্বরে আমার বিরুদ্ধে লিখেছিলেন তিনি বলেছেন প্রথম আর্টিকেলে তিনি লিখেছেন যে আমি ডক্টর জাকির নায়কের প্রোগ্রাম প্রতিদিন মনোযোগ দিয়ে দেখি তিনি আমার প্রশংসা করলেন আমার স্মরণশক্তির কথা বললেন তারপরে তার নিজের স্টাইলে সমালোচনা করলেন এরপর আর্টিকেলটা লিখলেন যে দিল্লিতে একটা বইমেলা হয়েছিল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডক্টর জাকির নায়কের বই যেখানে অমুসলিমদের করা বিশটা কমন প্রশ্নের উত্তর দেয়া আছে ও এই লোকের স্মরণশক্তি অসাধারণ ইত্যাদি ইত্যাদি তবে আমি তার চারটা প্রশ্নের উত্তর দেব তারপরে বললেন শুকরের মাংস অ্যালকোহল বহুবিবাহ আর পর্দা নিয়ে হিজাব সেই আর্টিকেলটা পড়ে দেখেন এখানে বিস্তারিত বলার মতো সময় নেই শুকরের ব্যাপারে বলেছি এটা নির্লজ্জ প্রাণী সত্তরটার বেশি রোগ ছড়ায় আর শুকর হলো যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক আমি বলেছিলাম শুকরের মাংস খেলে আপনার ব্যবহার শুকর মতো হবে এই শুকরের মাংস হচ্ছে যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক তিনি বললেন আমি এটা জানতাম না তারপর বললেন যে পশ্চিমা দেশগুলোতে সবাই শুকরের মাংস খায় সেখানে তো কাউকে অসুস্থ হতে দেখি না দেখেন ডাক্তাররা আমাদের বলে পতিতালয়ে গেলে এইডস হতে পারে তবে পতিতালয়ে যারা যায় তাদের সবার এইডস হয় না পার্সেন্টেজটা খুবই কম খুব কম মানুষেরই সেটা হয় একইভাবে শুকরের মাংস যারা খায় তাদের সবার এই রোগগুলো হয় না তবে এখন আমেরিকানদের অর্ধেকেরও বেশি মানুষ হাইপার টেনশনে ভুগছে এর একটা কারণ শুকরের মাংস খাওয়া তারপর অ্যালকোহল নিয়ে বলেছেন ডক্টর জাকির নায়ক বলেছেন অ্যালকোহল খেয়ে এই রোগগুলো হতে পারে তিনি বললেন যে কোরআন অ্যালকোহলের বিরুদ্ধে না কোরআন আসলে মাতাল হওয়ার বিরুদ্ধে এখন তিনি কোরআনের ব্যাখ্যা করছেন এই হলো মিডিয়া তিনি লিখলেন আমার বয়স এখন চুরানব্বই বছর আমার জীবনে প্রত্যেক দিনই আমি মদ খেয়েছি আমি কখনোই মাতাল হইনি কখনো অসুস্থও হইনি আর আমি কখনোই কোনো মানুষকে আহত করিনি এখন ওনার এই কথাগুলো চুরানব্বই বছর বয়স জীবনে কখনো মাতাল হননি আমি এমন অনেকের কথা জানি যারা আমাকে বলেছে যে মদ খেয়ে অনেকবারই আমরা মাতাল হয়েছি জীবনে কখনো অসুস্থ হননি হয়তো ভুলে গেছেন চুরানব্বই বছর বয়স কখনো কাউকে আহত করেননি আহত করেছেন আমাকে তাহলে বুঝতে পারছেন আপনি যদি ইসলামের বিরুদ্ধে আর্টিকেল লেখেন বিখ্যাত কারো বিরুদ্ধে লেখেন আর্টিকেলটা গুরুত্ব পাবে লোকজন খবরটা পড়বে একইভাবে এটাও দেখেন পৃথিবী জুড়ে মুসলিমদের ইমেজ হলো তারা সন্ত্রাসী কেউ কেউ হয়তো স্বাধীনতা যুদ্ধ করছে চিন্তা করেন যদি আপনাকে বলি ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং সন্ত্রাসী ভগৎ সিং কি সন্ত্রাসী সন্ত্রাসী নাকি সন্ত্রাসী না স্যার ভগৎ সিং কি সন্ত্রাসী ছিলেন কাজটা সন্ত্রাসীর মতো ছিল কিন্তু আপনার মতে কি সন্ত্রাসী না আমার মতো তিনি সন্ত্রাসী ছিলেন না যেহেতু ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং একজন সন্ত্রাসী তার মানে এই না যে সে কথাটা আমাদের মেনে নিতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে মিডিয়ার একটা কারসাজি সেজন্য আজকের লেকচারের টপিকটা সেরকম ছিল যেন শান্তিতে থাকতে পারি আশা করি উত্তরটা পেয়েছি ধন্যবাদ স্যার এবারে শেষ প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে আসসালামু আলাইকুম ডক্টর নায়েক আমার নাম নিতা আমি মিডিয়ায় কাজ করি আমার প্রশ্নটা হলো পূজার প্রসাদ নেওয়া কি মুসলিমদের জন্য হারাম আর কেন বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পূজার প্রসাদ খাওয়াটা হারাম কিনা প্রসাদ এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে প্রসাদ দেয় পবিত্রকরণে মোট চার জায়গায় উল্লেখ করা হয়েছে সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাইটা তিন নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুরমাত আলাইকুম মাইকাতু ওয়াদ্দামু ওয়ালামুল খিনজির তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকরের মাংস খাওয়া আর যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে তাহলে যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় সেটা আমাদের জন্য হারাম আর এই কারণেই পূজার প্রসাদ নিয়ে খাওয়া এটা হারাম ইসলামে আপনি বেদেও দেখবেন বেদের কথা বলছে কারণ বেদ পরিষ্কারভাবেই বলেছে নাতাস্তি প্রতিমা আস্তি মহান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো পেন্টিং নেই তাহলে বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার নিবেদন করা নিষিদ্ধ তাহলে দেখছেন যে বেদও এর বিরুদ্ধে কথা বলছে এটা ভুল মূর্তির উদ্দেশ্যে খাবার দেওয়াটা ভুল একইভাবে যেহেতু কোরআন নিষেধ করেছে মুসলিমদের নিষেধ করেছে খাওয়া যাবে না নেওয়া যাবে না এটা ভুল বোন আশা করি উত্তরটা পেয়েছেন স্যার আরেকটা ব্যাপার আমি একজন শিখ মাঝে মধ্যেই গুরুদুয়ারায় যাই গুরুদুয়ারাতে কোনো মূর্তি নেই মূর্তি পূজা হয় না গুরুদুয়ারাতেও প্রসাদ বিলানো হয় এটাকে বলে কানা প্রসাদ এই প্রসাদও খাওয়া যাবে না এরকম করার কারণটা কি সুন্দর এই প্রসাদ তো কোনো মূর্তির উদ্দেশ্যে না হ্যাঁ ঠিক বোন আমি আপনাদের গুরুগ্রন্থের একজন ছাত্র আর দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ প্রথমে আদি গ্রন্থ এখানে ঈশ্বরের একাত্মবাদ নিয়ে বলা হয়েছে সেখানে বলা আছে যে মহান স্রষ্টার কোনো মূর্তি নেই ছবি নেই মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে রাহিম কারিম আল্লাহ অনেক নামে এখানে আমাদের মিল আছে তবে দুর্ভাগ্যজনকভাবে যখন গুরুদুয়ারায় যাবেন যদিও শিখরা এমন কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে তারপরও তারা উপাসনা করে গ্রন্থকে মনে করে গুরু কারণ গুরুর এখন নেই আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষভাবে একই জিনিস শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিষেধ এখানে তারা পরোক্ষভাবে খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে আর এমনকি গুরুগ্রন্থ বলছে স্রষ্টার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে আপনারা স্রষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন পবিত্র করণে সুরা আনামের চোদ্দ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে স্রষ্টাকে খাবারগুলো কেন দিচ্ছেন কেন দিচ্ছেন তাকে তাহলে বোন আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না আপনারা গুরু গ্রন্থ মেনেও চলছেন না মহান স্রষ্টার কোনো খাবারের প্রয়োজন হয় না তিনি কোনো খাবার ছাড়াই টিকে থাকবেন তিনি সবাইকে খাবার যোগান দেন আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াখির দাওয়ালা আলহামদুলিল্লাহ আলমিন